সাপ্তাহিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম অধিকার মুসল্লিয়ানে আজম আল্লাহ সুবহান মহান দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই তাফসিরুল কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আজকে আমরা তাফসির করব সুরায় বানি ইসরাইলের প্রথম আয়াত থেকে এ আয়াতটা মূলত আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লামের জীবনের এক ঐতিহাসিক ভৌগোলিক বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক সর্বোপরি আল্লাহর রসুল সাল আলী ওসাল্লামের একটা গুরুত্বপূর্ণ মোজেজার সঙ্গে সম্পৃক্ত এটাকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক বিভ্রান্তিরও অনেক কারণ রয়েছে আর সেই বিষয়টি হচ্ছে আল্লাহ রাসুল সাল আলী সাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা মেয়েরাজের ঘটনা বিশেষ করে রজব মাসের শেষ দিক এলে এই মেয়েরাজ সম্পর্কে মানুষ জিজ্ঞেস করে কয়রাকাত নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে কিনা এরকম ভাবে আরো অনেক প্রশ্ন সেজন্যই আজকের এই আয়াতকে নির্বাচন করা হয়েছে আমরা বিস্তারিতভাবে যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করব যদি আল্লাহ সুবহান হুয়া তালা তৌফিক এনায়েত করেন ইনশাআল্লাহ আমরা শুরুতেই কোরআনুল করিমের সুরায় বানি ইসরায়েলের প্রথম আয়াতের তর্জমা শুনে নিব আল্লাহ সুবহান এ আয়াতটাকে শুরু করেছেন সুরাকে শুরু করেছেন সুবহানা দিয়ে সুবহানা শব্দটি ব্যবহার করা হয় কোনো আশ্চর্যজনক ঘটনা বয়ান করার ক্ষেত্রে যেগুলো সাধারণত মানুষেরা বিশ্বাস করবে না অলৌকিক কোনো কিছু অসাধারণ কোনো কিছু বয়ান করতে গেলে আল্লাহ সুবহান হুয়া তারা সেক্ষেত্রে সুবহানা শব্দটা ব্যবহার করেন এখানেও মেয়রাজের বিষয়টা যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ সুবহান হুয়া তারা শুরুতেই বলেছেন সুবহান সুবহানা মহাপবিত্র সে আল্লাহ সুবহান মহাপবিত্র একমাত্র আল্লাহ অন্য কেউ মহাপবিত্র না কাজে অন্য যত কিছু মহাপবিত্র বলা হয় এগুলো নিশ্চয়ই মহা অপবিত্র বিভিন্ন ওরসের সঙ্গে লাগায় মহাপবিত্র আর যত সিরিকার বেদাতি কাজগুলো করা হয় এজন্য এগুলো মানুষের জন্য প্রযোজ্য নয় আল্লাহ ছাড়া অন্য কোন জিনিসের ক্ষেত্রে এই মহাপবিত্র শব্দ প্রয়োগ করা যায় নেই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আসরা মানে এই মেরাজের দুইটা অংশ আসলে মেরাজের একটা অংশ হচ্ছে মক্কা শরীফের মসজিদুল হারাম থেকে শুরু করে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত আর একটা অংশ হচ্ছে ওখান থেকে উর্দু আকাশে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফর করেছেন এটার নাম হল ইসর আর এখান থেকে উপরে যেটা ওটার নাম হচ্ছে মেয়রাজ ইসরা শব্দের অর্থ হচ্ছে শেষ রাতে ভ্রমণ করা যেহেতু আল্লাহর রাসুল সাল্লাহ আলিয়াল্লামের এই সফরটা রাতের বেলার কিছু অংশে হয়েছিল এজন্য এখানে আসরা শব্দ ব্যবহার করেছে আসরা পবিত্র সেই আল্লাহ রব্বুল আলমিন যিনি ভ্রমণ করিয়েছেন কাকে আব্দিহি নিজের গোলামকে আব্দুন অর্থ গোলাম এখানে বে নাবিহি বা বেরাসুলহি বলেন নাই এতে বোঝা যায় যে নবীরাও আল্লাহর গোলাম নবীরা কার গোলাম আমরা সকলেই কার গোলাম এটা মনে রাখতে হবে আল্লাহ ছাড়া যত কিছু সবগুলো আল্লাহর গোলাম কেউ আল্লাহ নন আল্লাহর অংশীদার নন আল্লাহর অংশ নন মানুষেরা ভুল করে অলিদেরকে মর্যাদা বয়ান করতে গিয়ে নবীর জায়গায় নবীদেরকে মর্যাদা বয়ান করতে গিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়েছেন নবী আলিমুল গাইব নবী আল্লাহর নূরের তৈরি নবী সব জায়গায় হাজির নাজির এই কথাগুলো বলে এই ধরনের আকিদা পোষণ করা শিরিক এই জন্য এখানে মনে রাখতে হবে পরিষ্কার বলা আছে সুবাহ মহাপবিত্র সেই রব্বুল আলামিন আসরাবে আব্দিহি যিনি তার নিজের গোলামকে নিজের বান্দাকে ভ্রমণ করিয়েছেন আব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে লাইলান শব্দটা আরবিতে নাকেরা মারেফা দুই রকম আছে এখানে নাকেরা কিছু অংশ বুঝে গেল পুরো রাত্র প্রয়োজন হয় নাই মিনাল মসজিদিল হারামে মসজিদুল হারামের থেকে শুরু করে ইলাল মসজিদুল আকসা মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছে মক্কা শরীফের খানায় কাবার চারপাশে কিছু জায়গা খালি তোয়াফ করার জন্য এটার নাম হচ্ছে মাতফ কি নাম মাতফ একটা হচ্ছে বাইতুল্লাহ শরীফ কালো গিলাপ দিয়ে যেটা ঢাকা এটা আল্লাহর ঘর খানায় কাবা অনেকে আছে হজ করতে যায় এমন লোকদের সাথে পয়সা কম পায় যে নিজে কিচ্ছু জানে না হজ করে এসে জিজ্ঞেস করে ওই যে দেখলাম কালো একটা ঘর গিলাপ দিয়ে জড়ানো ওটা কোন বাবার মাজার মাজার পূজা করতে করতে কলিজার মধ্যে মাজার এমনভাবে ঢুকেছে আল্লাহর খানায় কাবাটাকেও বলে কোন বাবার মাজার ওটা হচ্ছে কাবা যেটাকে কেন্দ্র করে দুনিয়ার মুসলিমরা ওদিকে নামাজ পড়ে এর চতুর্দিকে শূন্য যে জায়গা খালি জায়গা এটার নাম হচ্ছে মাতফ তফ করার জায়গা আর এর চতুর্দিকে ঘুরানো যে মসজিদ বিশাল মসজিদ ওটার নাম হচ্ছে মসজিদুল হারাম কি নাম আর এরপরে মক্কার আর একটা সীমানা আছে কোথাও তিন মাইল কোথাও দশ মাইল পর্যন্ত ওটার নাম হচ্ছে শুধু হারাম ওটার নাম কি হারাম শরীফ আমাদের বাঙালিরা চিন্তা করে হারাম বলবো মক্কা শরীফকে এটা ঠিক না এই জন্য হরম বলে তারা বলে কি হরম এই সমস্ত মানুষ জানে না যে হারাম অর্থ কি কোরআনে স্পষ্ট বলা আছে মসজিদুল হারাম হারাম মানি হচ্ছে সংরক্ষিত এলাকা হারাম মানি হচ্ছে নিরাপদ এলাকা হারাম মানি হচ্ছে নিষিদ্ধ এলাকা মসজিদুল হারামকে বা মক্কার হারামের সীমানাকে হারাম কেন বলা হয় এর একটা বিশেষ কারণ আছে অমান আমেনা মক্কার হারামের সীমানার মধ্যে যে ব্যক্তি ঢুকল আল্লাহ রব্বুল আলমিন বলেন সেই ব্যক্তি তার যান এবং মালের নিরাপত্তা লাভ করলো জোরে বলেন এই যে নিরাপত্তা লাভ করলো এই কারণে ওই জায়গার নাম হচ্ছে হারাম কাজে মক্কায় কেউ হরম হরম করবেন না কেউ এগুলো অশিক্ষিত লোকদের কাজ কোরআনে স্পষ্ট বলা আছে হারাম আল্লাহ তালা বলছেন লাইলাম মিনাল মসজিদুল হারামে ইলাল মাসজিদুল আকসা মাসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন লিনুরিয়াহু মিন আয়াত আল্লাদি বারাকনা হাওলাহু যার চতুর্দিকে আমি বরকত রেখে দিয়েছি আমি সেখান পর্যন্ত ভ্রমণ করালাম কিসের জন্য লিনুরিয়াহু মিন আয়াতিনা যাতে আমি তাকে দেখাতে পারি আমার নিদর্শন সমূহ বাসির নিশ্চয় আল্লাহ তারা সব কিছু শুনেন এবং সব দেখেন এই আয়াতের আলোকে তাফসির ইবনে কাসির আমার হাতে যেটা আছে তিন নম্বর খণ্ড এখানে মেয়েরাজের বিস্তারিত আলোচনা আছে বাংলাও আছে এটার বিভিন্ন লাইব্রেরি থেকে বাংলা করেছে তাওহিদ প্রকাশনী সবচেয়ে ভালো করেছে এবং নির্ভরযোগ্যতা তর্জমা করেছে এখানে উল্লেখ করা আছে আল্লাহর রসুল সাল আলহি ওসাল্লাম হারামের কাছে ছিলেন কোন কোন রেওয়ায়তে আছে উম্মে হানির ঘরে ছিলেন উম্মে হানি হচ্ছে আল্লাহর নবীর চাচা আবু তালেবের বড় মেয়ে আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের সঙ্গে একসাথে দুধও পান করেছেন সেই হিসেবে দুধ বোন আর দুধ বনের সঙ্গে দেখা দেওয়া যায় এই জন্য কোন কোন হাদিসে বলা আছে আল্লাহর নবী উম্মেহানের ঘরে ছিলেন আর এইটাকে কেন্দ্র করে একদল মুসলিম বিদ্বেষী আল্লাহর নবীর নাম যারা শুনতে পারে না যারা তালাশ করে মুসলমানদের সন্তান ইহুদি খ্রিস্টানদের কাছে জনপ্রিয় হওয়ার জন্য এদের সবচেয়ে সহজ কাজ হল আল্লাহর নবীর বিরুদ্ধে কিছু লেখা আল্লাহকে গালি দেওয়া কোরআনের বিরুদ্ধে লেখা এই দুষ্ট কিছু লোকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এরা বর্তমান ইন্টারনেটে দিয়ে দিয়েছে আল্লাহর নবী উম্মেহানির ঘরে গেলেন উম্মেহানি কে তার মানে আল্লাহর নবীর চরিত্রের উপর আঘাত করেছে চোদ্দশো বছর পর্যন্ত যেই নবীর চরিত্র নিয়ে দুনিয়ার কোন কাফেরও কথা বলতে পারে নাই আর আজকে মুসলমানদের সন্তান হয়ে তারা এই কাজগুলো করছে এক তো হচ্ছে বিষয়টা এরকম দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই রেওয়ায়তটাও শুদ্ধ না বেশিরভাগ হাদিস বলা হয়েছে যে আল্লাহর নবী তখন হেজের অর্থাৎ হাতিমে কাবায় ওখানে অবস্থান করছিলেন আমার কাছে এজন্য আমি এটা ফটো করেছি তাফসিরে বিভিন্ন কিতাব থেকে বলা আছে বাইনামা আনা ইন্দাল বাইতে বাইনান নাইম জিরাল কোরআনের ভিতরে তিন নম্বর খন্ডে পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠে বলা হয়েছে বাইনা আনা ইন্দাল বাইতে আমি বাইতুল্লার কাছে অবস্থান করছিলাম বাইতুল্লার কাছে তার উম্মেহানির ঘরে না আর এক তাফসির সেখানে বলা আছে বাইনা আনা ফিল ইখতালাফা ফিল আন্নাল ইসরা কানা ফিল ইয়াকজাতে ওয়া কানা ফিল হিজর আল্লাহর নবী সাল আলী সাল্লাম হারাম শরীফের একটা অংশ হেজের কাবার যে একটা বাড়তি অংশ এইখানে অবস্থান করছিলেন সেইখানে দুজন ফেরেস্তা আসলেন ফেরেস্তারা এসে তাকে নিয়ে গেলেন জমজম কূপের কাছে এখানে নিয়ে তারা আল্লাহ রসুল সাল আলী সাল্লামের সিনাকে বিদীর্ণ করলেন বক্ষটাকে চিরে ফেললেন এতে বোঝা যায় পৃথিবীর এই আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা যখন ওপেন হার্ট সার্জারির কল্পনাও করে নাই আল্লাহ রসুল সাল সাল্লামের সামনে তখন এই বিজ্ঞান স্পষ্ট হয়েছিল এজন্য এই যে বড় বড় চিকিৎসাগুলো এর তথ্য হাদিস থেকে পাওয়া যায় আল্লাহর নবীর বক্ষটাকে চিরে ফেলা হল এরপরে জমজমের কুয়ার পানি দিয়ে ধৌত করা হল আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে এরপরে একটা পেয়ালা আনা হল বেতস্তিন একটা পেয়ালা আনা হল যেই পেয়ালার মধ্যে ইমান হেকমাত এই সমস্ত পরিপূর্ণ ছিল ফাজাহাবা ইলা জামজাম আমাকে জমজম কুয়ার নিকটে নিয়ে যাওয়া হল ফাসাপ্তা সদরাহু আল্লাহর নবীর সিনাটাকে চিরে ফেললেন মিন বাইনে লাব্বাতিহি ইলা সদ্রিহি একেবারে এই যে গলার গোড়া থেকে শুরু করে সিনার নিচ পর্যন্ত চিরে ফেললেন আর এক হাদিসে বলা হয়েছে অফি রেওয়ায়তিন বতনাহু পেটটাকে চিরে ফেললেন ফাঁকা সালাহু সালা সামার জমজমের পানি দিয়ে তিনবার ধৌত করা হলো তিনবার ধুইলেন মা হিমিন এরপরে এর ভিতরে যে সমস্ত দুর্বল জিনিসগুলো ছিল এগুলোকে বের করে দেওয়া হলো মানবিক দুর্বলতা বলেন বা উর্ধাকাশে সফর করার জন্য যেমন বর্তমানেও যারা মহাকাশ সফর করতে যায় তারা নিজেদের পোশাক খাবার ইত্যাদিকে ওইখানের আবহাওয়ার উপযোগী করে নেয় আল্লাহ সুবাহান আল্লাহর নবীকে মেয়েরাজে নেওয়ার জন্য এইভাবে উপযোগী করে নিলেন সিনা চাক করে দুর্বল জিনিসগুলো ফেলে দিলেন ওয়ামালাহু এরপরে এলেম হেলেম ধৈর্য সহনশীলতা ইমান পূর্ণ আস্থা ওয়াকিন পূর্ণ বিশ্বাস ও সালামান এবং প্রশান্তি এই সব দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে পরিপূর্ণ করে দেওয়া হল এরপরে সফর শুরু হল সফর হবে কিসে একটা বাহন আনা হল বাহনটার নাম হচ্ছে বোরাক নাম কি বোরাক শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ থেকে বারকুন মানি বিদ্যুৎ যে বিদ্যুৎ চমকায় এটাকে আরবিতে বলে কি বারকুল কোরআনে আছে বিজলি বিদ্যুৎ চমকায় যে বোরাক আনা হলো জান্নাতের থেকে এই বাহনটাকে আনা হয়েছিল হুকুম জিবরাইল কো यूने शेताब বোরাকে এক জান্নাত সে কর ইন্তেখাব জান্নাতের থেকে একটা বোরাক নামক বাহন আনা হলো এটার পরিচয় দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আবিয়াদু রং ছিল সাদা ফাওকাল হেমার ওয়াদুন আল বাগাল এটা গাধার চেয়ে একটু বড় খচ্চরের চেয়ে একটু ছোট আর গতি ছিল কি তারফিহি তার দৃষ্টির সীমা যে পর্যন্ত যায় ওই পর্যন্ত এক কদমে চলে যায় এক পায়ে দৃষ্টির সীমা যে পর্যন্ত যায় সে পর্যন্ত যায় এক কদমে আল্লাহ রসুল সাল্লাম যখন এটায় চড়তে গেলেন একটু নাড়াচাড়া করতে লাগলো তার এমনি কাসির আছে এটা জিব্রাইল বললেন যে বোরাক তুমি কি জানো তোমার পিঠে কে বহ আরোহণ করছেন এই জন্য কোনো কোনো তাফসির থেকে বোঝা যায় যে এটাই ছিল সব নবীদের বাহন নবীদেরকে আল্লাহ রাব্বুল আলমিন বিশেষভাবে যে ভ্রমণগুলো করিয়েছেন যদিও মেয়েরাজ শুধুমাত্র আমাদের নবীর জন্যই খাস অন্য কোন নবীর মেয়েরাজ হয় নাই কিন্তু হয়তো অন্য কোন সফর হয়েছিল এই সফরগুলোতে এই বোরাকটাকেই ব্যবহার করা হতো বোরাক যখন একটু নাড়াচাড়া করা শুরু করলো জিব্রাইল বললেন যে বোরাক মাহাইয়া বোরাক বোরাক তুমি থামো হওয়াল্লাহি মা রকি বাকা মিসলাহু তোমার পিঠে এ পর্যন্ত তার মতো আর কোন আরোহী আরোহণ করে নাই এরপরে ঠান্ডা হয়ে গেল ওয়াসারা এরপরে বোরাক চলতে আরম্ভ করলো ফাইদা হুয়া আজুজ আলা জানিবিত বোরাক চলছে এর মধ্যে রাস্তায় অনেক কিছু আল্লাহ রসুল সাল্লাম দেখেছেন দেখতে পেলেন যে একটা বুড়ি জানিবির তারিখ রাস্তার কিনারায় বসে আছে জিব্রাইল আল্লাহর নবী জিজ্ঞেস করলেন ভাই জিব্রাইল এই মহিলাটাকে এই বুড়ি আবার কে আলা সিরিয়া মুহাম্মদ জিব্রাইল বললেন মোহাম্মদ আপনি আগে বাড়ুন আবার চলতে লাগলেন কালা ফাসারা মাশা আল্লাহ সিরা আবার অনেক দূর যাওয়ার পরে ফাইদা শাইউন উনিয়া রাস্তার পাশের থেকে আল্লাহ রসুলকে ডাকছে আমার দিকে আসো আমার দিকে আসো ফকাল হালুম মায়া মোহাম্মদ হে মোহাম্মদ তুমি আমার কাছে আসো ফকাল আল্লাহ জিব্রাইল সিরিয়া মোহাম্মদ জিব্রাইল বললেন না আপনি সামনে বাড়ুন ওর দিকে তাকাবেন না ফাসারা মাশা আল্লাহ ইয়াসিরা قال فلقيه خلق من الله এরপরে আরো কিছু মখলুক দেখা গেল মানুষ দেখা গেল তারা বলল আসসালাম আলাইকা ইয়া আব্বাল আসসালাম আলাইকা ইয়া আখের আসসালাম আলাইকা ইয়া হাসের তারা সালাম দিল আল্লাহর নবীকে ফাকাল আল্লাহু জিব্রাইল এবারে জিব্রাইল বললেন উর্দুদ আসসালাম ইয়া মুহাম্মদ হে মোহাম্মদ আপনি সালামের উত্তর দিন ফরদ্দা সালাম আল্লাহর নবী সালামের জবাব দিলেন সুম্মা লাকিয়াহু সানিয়া এরপরে আবার দ্বিতীয় আর দলের সঙ্গে সাক্ষাৎ হল উলা এই গ্রুপটাও আল্লাহ নবীকে সালাম দিলেন জিব্রাইল বলেন আপনি সালামের উত্তর দিন আল্লাহ নবী সালামের উত্তর দিলেন এইরকম আরো একটা দল তিনটা দল এরকম দেখা গেল হাত্তা ইন্তাহা ইলা বাইতিল মাকদিস এইভাবে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত গেলেন মা আল্লাহ নবীকে এই পর্যন্ত সফরের পরে বাইতুল মোকাদ্দাসে গিয়ে তিনটা পেয়ালা দেওয়া হলো একটার মধ্যে পানি একটার মধ্যে শরাব মদ আর একটার মধ্যে দুধ আল্লাহ রসুল সাল আলহি ওই তিনটা পাত্র থেকে দুধের পাত্রটা গ্রহণ করলেন দুধ পান করলেন জিব্রাইল আসফতাল ফিতরাতা জিব্রাইল খুশি হলেন বলেন আপনি ঠিক কাজটাই করেছেন আপনি স্বভাবগত যেটা ওটাই গ্রহণ করেছেন ওলা ও শারিফতাল তাল মা আপনি যদি পানি গ্রহণ করতেন লাগারে কাত আপনিও লাগারে তাও গারাকাত উম্মাতুকা আপনিও ডুবে যেতেন আপনার উম্মাতরাও ডুবে যেত ওয়ালাউ শরীফ তাল খামার আর যদি আপনি মদের পেলা গ্রহণ করতেন লাগাওয়াইতা ওয়ালাগাওয়াত উম্মাতুকা আপনিও পথভ্রষ্ট হয়ে যেতেন আপনার উম্মাতরাও পথভ্রষ্ট হয়ে যেত এরপরে পথে আরো একটু ঘটনা ঘটল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন যাচ্ছিলেন এক পর্যায়ে জিব্রাইল বললেন ইনজিল এখানে একটু নামেন ফাসল্লি আপনি এখানে নামাজ পড়ুন ফাসাল্লাইতু আল্লাহর রসুল বলে আমি নামাজ পড়লাম ফাকালা আতাদ্রি আইনা সাল্লাইতা জিব্রাইল জিজ্ঞেস করলেন আপনি কি জানেন কোন জায়গায় নামাজ পড়লেন সাল্লাইতা বে তৈবাতা আপনি যেই জায়গায় নামাজ পড়েছেন এই জায়গার নাম হচ্ছে তৈবা মদিনার এক নাম হচ্ছে তৈবা আর এক নাম ইয়াসরি আপনি তৈবা নামক স্থানে নামাজ পড়লেন ওয়া ইলাইহাল মহাজারাতু আপনাকে এখানেই হিজরত করে আসতে হবে ইনজিল এরপরে আবার কিছু দূর যাওয়ার পরে বললেন আর একটু নামতে হবে ফাসল্লি আপনি নামুন এবং নামাজ পড়ুন ফাসল্লাইটু আমি নামাজ পড়লাম ফাকালা আতাদ্রি আইনা সল্লাইতা আপনি কি জানেন কোন জায়গায় নামাজ পড়লেন কালা সল্লাইতা বে তুরে আ আপনি তুরে সিনা নামক জায়গায় নামাজ পড়লেন হাইসু কাল্লাম আল্লাহ মুসা যেখানে বসে আল্লাহর সঙ্গে মুসা তার মূসার কথা বলেছেন সুম্মা কলা ইনজিল এরপরে আবার কিছু দূর গিয়ে বললেন অবতরণ করুন ফাসল্লি আপনি নামাজ পড়ুন ফাসল্লাই তো আমি নামাজ পড়লাম ফাকালা তাদ্রি আইনা সল্লাইতা জিব্রাইল আবার জিজ্ঞেস করলেন আপনি কি জানেন কোন জায়গায় নামাজ পড়েছেন সল্লাইতা বাইতা লাহমিন আপনি বাইতুল লাহাম নামক জায়গায় নামাজ পড়েছেন হাইসুবুলিদা ইসা আলাইহিসালাম যেখানে ঈসা আলাইহিসালাম জন্মগ্রহণ করেছেন বলে ওই লোকগুলো কারা এবারে জিব্রেল ব্যাখ্যা দিচ্ছেন আম্মালা আজুজ আল্লাতি রয়তা আলা জানিবির তারিখ ওই বুড়ি যাকে আপনি রাস্তার পাশে প্রত্যক্ষ করেছিলেন দেখেছিলেন এ হচ্ছে দুনিয়া ফালাম ইয়াবকা মিনার দুনিয়া ইল্লা কামা বাকিয়া মিন অমরে তিলকালা আজুজ আপনাকে দেখানো হলো যে দুনিয়ার বয়স আছে এই বুড়ি মরতে যতদিন সময় আছে তার জীবনের দীর্ঘ সময় সে পার করে এখন বার্ধক্য এসেছে এখন তার জীবনের যে কয়টা মুহূর্ত আছে ঠিক দুনিয়াটাও এরকম শেষ মুহূর্তে আছে এটা আপনাকে বোঝানো হল আর যেই ব্যক্তি রাস্তার পাশের থেকে আপনাকে আহ্বান জানাচ্ছিল আপনি তার কাছে যান ফাদা ইবলিস ও হচ্ছে আল্লাহর দুশ্মনী ব্লিজ আর আদান তামিলা ইলাইহি ওর সহ্য হচ্ছিল না আপনি এত বড় একটা মর্যাদা লাভ করছেন এত বড় নেয়ামত আপনি পাচ্ছেন এইটা শয়তানের সহ্য হচ্ছিল না সেজন্য সে নিজের দিকে আহ্বান জানাচ্ছিল আলাইকা আর যেই লোকগুলো আপনাকে সালাম করেছিল আমি উত্তর দিতে বলেছিলাম ইব্রাহিম মুসা ইসা আলাইহিসালাম ওই তিন দল লোক ছিল এক দলে ছিলেন মুসা ইসালাম আর এক দলে ছিলেন ঈসা ইসালাম আর এক দলে ছিলেন স্বয়ং ইব্রাহিম ইসালাম এই জন্য আমি সালামের উত্তর দিতে বলেছিলাম এইভাবে চলছেন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়ার পরে ওখানে গিয়ে দেখলেন যে কিছু মেয়েরা বসে আছে দেখলেন যে বেশ সুন্দরী হৌর এইন জান্নাতের হৌর গুলোকে এখানে আনা হয়েছিল আল্লাহ রসুল কি জিব্রে বলেন যে আপনি এদের কাছে যান এদেরকে সালাম করুন ফাসাল্লিম আলাই হিন্না আপনি সালাম করুন আল্লাহ রসুল সাল্লামকে বলছেন আপনি সালাম করুন বোঝা গেল সালাম করবে কে যে আগন্তুক সে সালাম করবে আমাদের এটা উল্টো আমরা করি স্কুলে টিচার গেলে ছাত্ররা সালাম দেয় এটা ভুল বরং টিচার গিয়ে সালাম দিবে সবাই উত্তর দিবে কোন মজলিসে বড় হুজুর আসলো তো বড় হুজুরকে সবাই সালাম দেয় এটা ভুল তরিকা বরং সালাম দিবে কে যে আগন্তুক সে সালাম দিবে আপনি রাস্তায় চলছেন একজন বসা যারা বসা এদেরকে যে চলমান সে সালাম দিবে একজন লোক রিক্সা যাচ্ছে আর একজন দ্রুতগামী গাড়িতে যাচ্ছে তো যে দ্রুত যাচ্ছে অতিক্রম করছে সে সালাম দিবে যাকে অতিক্রম করছে তাকে এইভাবে বড় ছোটর বিষয় না এখানে এই জন্য মনে রাখতে হবে এটা হাত দুইজন যদি দুই দিক থেকে আসে সেক্ষেত্রে যে যাকে আগে দিতে পারে ওইখানে আগে সালাম দেওয়ার প্রশ্ন আছে নতুবা ঢালাও ভাবে আমাদের দেশে বলা হয় আগে সালাম দিলে এই মর্যাদা এটা ভুল কথা সালাম দেওয়ার অধিকার আছে আমি আরবদেরকে দেখেছি এটা তারা ঠিক মতো আদায় করে তারা ওই কারোকে আগে বেড়ে সালাম দিবে না আসবে যে সে সালাম দিবে জোরে সালাম দিবে সবার সঙ্গে হাত মিলাবে আমাদের দেশে বড় মেয়াদের সাথে মিলানো হয় আর ছোট মেয়াদেরকে বাদ দেওয়া হয় ওখানে তা না বাচ্চাদের পর্যন্ত তারা ঘুরে ঘুরে হাত মিলাবে যত বড় ব্যক্তি হোক আমি গত হজে একটা সম্মেলনে গিয়েছিলাম ওখানে আমার বক্তব্য ছিল প্রায় দুই ঘন্টা পর্যন্ত আরবদের সামনে ওখানে সৌদি আরবের অর্থ মন্ত্রণালয়ের একজন বড় সচিব পর্যায়ের একজন লোক ছিলেন উনি যখন আসলেন উনি দেখলাম সবার সঙ্গে ঘুরে ঘুরে মুসাফা করলো আরবের নিয়ম অনুযায়ী ঘাড়ে ঘাড় মিলন তা করলেন এই যে তাদের অবস্থাটা ওরা এই শূন্যগুলো আমল করে তো যাই হোক আল্লাহ রাসুল সাল্লাহাম সব জায়গায় সালাম দিল আপনারা এটা খেয়াল রাখবেন আমি বয়ান করতে গিয়ে দেখাবো সব জায়গায় আল্লাহ রাসুল সাল্লাহ সালাম দিলেন যেহেতু তিনি আগন্তুক মেহমান জিব্রাইল বলেন সালাম দিন অহন্না জুলুসুন আনহিয়াসারি সখরাতে এরা একটা পাহাড়ের আড়ালে পাথরের কাছে বসেছিল আল্লাহ রসুল সাল্লাম সালাম দিলেন জিব্রাইলকে জিজ্ঞেস করলেন এরা কারা বলা হল এরা হচ্ছে জান্নাতের হুর আপনাকে দেখানো হলো যাতে উম্মতকে আপনি বয়ান করতে পারেন এবারে তারাই বলল নাহানু খেরাতুন হেসানুন আমরা হচ্ছে সেই সুন্দরী নারী যাদের কথা আল্লাহ কোরআনে বলেছেন আমরা কাদের জন্য কমন আবরণ ওই সমস্ত ন্যাক্কার লোকদের জন্য নাকু ফালাম ইয়াদরানু যারা নিজেদেরকে পবিত্র রেখেছে ময়লাযুক্ত করে নাই ও আকামু ফালাম ইয়াজানু যারা আল্লাহর হুকুমের উপরে স্থির রয়েছে যারা টালবাহানা করে নাই ওয়াখাল্লাদু ফালামিয়া মুতু আর যারা জান্নাতের চিরস্থায়ী নিয়ামত লাভ করবে আর মরবে না এরপরে আল্লাহ রসুল সাল্লাম বাইতুল মুকাদ্দাসে ঢোকার আগে বাহনটাকে বানবেন একটা পাথরে আঙ্গুল দিয়ে আঘাত করলেন জিব্রাইল বলেন এখানে ছিদ্র করে এখানে বেঁধে রাখুন কারণ সব নবীরা তাদের বাহনগুলোকে এখানে বেঁধে রাখতেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ছিদ্র করে ওখানে বেঁধে রাখলেন প্রশ্ন হচ্ছে এই যেই বাহনটা আল্লাহর নবীর জন্যই আনা হলো এটাকে বাঁধার প্রয়োজনটা কি এজন্য এটা শিক্ষা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলমিন একটা নিজাম রেখেছেন আপনি ওই নিজাম মতো চলতে হবে আপনি কাজকর্ম করবেন না আর করবেন আল্লাহ খাওয়াইবে এটা আল্লাহ বলেন নাই সুরাজ জুমাতে আছে যখন তুমি নামাজ পড়ে ফারেক হলে যখন সালাত আদায় করে যখন তুমি অবসর হয়েছ ফারেক হয়েছ ফিল আরদে এবারে জমিনে ছড়িয়ে পড়ো মাথার ঘাম পায়ে ফেলে কাজ করো এরপরে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমার ক্ষমতায় ছিল চাষ করা বীজ রোপণ করা তা করেছি এখন তুমি ফসল দেওয়ার মালিক এভাবে দোয়া করো সাহাবা একরাম জিজ্ঞেস করেন ইয়ারা সোল্লাহ আমরা কি পশু বেঁধে উঁট বেঁধে তারপরে দোয়া করবো আল্লাহর কাছে ভরসা করব নাকি ছেড়ে দিয়ে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন না ভালো করে বাঁধো খুঁটিটা ভালো করে দাও রশিটা মজবুত দাও এরপরে তুমি আল্লাহর কাছে দোয়া করো এখানেও সেই শিক্ষাই দেওয়া হলো যদিও এই বাহন পালাবার কোনো অবস্থা নেই তারপরেও আল্লাহ রাব্বুল আলমীর নবীকে এটাই শিক্ষা দিলেন আল্লাহ রসুল সাল্লাহ মুখটাকে বাঁধলেন এরপরে বাইতুল মোকাদ্দাস মসজিদে প্রবেশ করলেন এই মসজিদে ঢোকার পরে এখানে সব নবীদেরকে হাজির করা হয়েছিল নবীদের রুহুগুলো এখানে উপস্থিত হয়েছিল তাফসির এমনি কাছে আছে সুম্মা লাকিয়া ওয়াহুল আম্বিয়ায় সব নবীদের রুহুগুলো ওখানে হাজির ছিল আজান হল এবার ইমামতি করবে কি সব অপেক্ষায় আছে কে ইমাম হবে জিব্রাইল ইয়াদাহু আল্লাহর নবীর হাত ধরে আমাদের নবীদের হাত ধরে সামনে বাড়ালেন আর বললেন ইয়ার সুরাল্লাহি এই মুহূর্তে আপনার সামনে ইমামতি করার মতো আর কারো ক্ষমতা নেই আপনি ইমামতি করবেন ইমাম এই জন্য নবীরা ছিল ইমাম ইমাম মানে খালি মসজিদের ইমাম না ইমাম মানে নেতা না আমাদের দেশে আবার ওই যে নবীর মহাব্বত বেশি যারা করে গরম শূন্য আছে একদল আমার দেশে নবীকে নেতা বলল তো নবীর নেতা নাতা কি বাংলায় বললে সমস্যা আরবিতে বলে সমস্যা নাই কোরআনে স্পষ্ট বলা আছে আমি সব নবীদেরকে নেতা বানিয়েছি মূলত নবীরাই নেতা যাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন মনোনীত করেছেন আইম্মাতান আমি সব নবীদেরকে নেতা বানিয়েছি আপনি দুনিয়ারও নেতা আখেরাতের নেতা নবীদেরও নেতা আপনাকে ইমামতি করতে হবে এমামতির পরে নামাজের পরে কি করতে হয় তাসবি তাহাদিল আছে আমাদের দেশে তো আমরা একটা ফরজ নামাজের পরে মোনাজাত একটা তৈরি করেছি এই মোনাজাত হাদিসে নাই হাদিসে আছে যেটা তাকবিরের তাহার মেয়েদের নামাজ শুরু হল সালাম দিয়ে নামাজ শেষ হয়ে গেল সালাম ফিরানোর পরে আল্লাহর নবী সালাম একবার বলতেন আল্লাহ আকবার বোখারি হাদিস স্পষ্ট বলা আছে তিনবার বলতেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এরপর একটা দোয়া পড়ে না বোখারিতে আছে আল্লাহ সালাম অমিনকা সালাম তাবা রক্তা ইয়াদ আল জালাল ইকরম এতটুকু বারান টান যাবে না কারণ যে দোয়াগুলো হাদিসে কোরআনে বর্ণিত ওগুলো বারান কোরআন ঠিক না এরপরে আরো একটা দোয়া আছে আল্লাহ لا এরপরে আরো দোয়া আছে লা ইলাহা লা লাহুল মুলকু ওয়া লাহুল আলা কুল্লি শাইইন কাদির এরকম অনেক দোয়া তারপরে তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার এরপরে আল্লাহ রাসুল প্রত্যেক নামাজের পরে সুরায় নাচ ফালাক এখলাস একবার করে পড়তেন আর ফজরের পরে তিনবার পড়তেন তিনবার করে আর মাগরি পরে তিনবার করে পড়তেন এইগুলো আছে নামাজের পরে দোয়া আছে কিন্তু দোয়া আমরা তো ওই যে সব জায়গায় সুন্নাতটাকে তুলে দিয়ে একটা বিদাত ঢুকাইয়া দিই আপনারা মক্কা মদিনায় যারা গেছেন তারা কি দেখছেন সালামের পরে মোনাজাত করে কেউ করছেন নাকি আল্লাহর নবীর যুগ থেকে যেই মসজিদে নামাজ দায় হচ্ছে সেখানে এগুলো নাই আর আমার দেশে যদি বলি বলে কি বাপ দাদা যুগ থেকে করলাম আমাদের বাপ দাদা যুগ থেকে আমরা করি আমাদের বাপ দাদা আর সাহাবিদের মক্কা মদিনা লোকদের বাপ দাদা এক আমাদের বাপ দাদা তালাশ করলে হরে কৃষ্ণ হরে রাম মিলবে গিয়া বা এক পুরুষ পরেই আর মক্কা মদিনায় ওদের বাপদাদা তো করে না ওদের বাপদাদা কারা আবু বকর ওমর ওসমান পর্যন্ত গিয়ে ঠেকবে যাই হোক আগে অন্যদিক চলে গেছি আমি যে বিষয়ে আলোচনা হচ্ছিল আল্লাহর নবীরা এখানে ইমামতি করলেন আমাদের নবী ইমামতি করলেন নবীরা নামাজ পড়ল নামাজের পরে এখন হামদ আল্লাহর হামদ হবে আল্লাহ একবার ওয়াজ করবেন নবীরা এখন আপনাদেরকে আমি নিয়ে গেলাম বাইতুল মোকাদ্দাসের নবীদের মাহফিলে সুরাই ইয়াসিনের শেষে আছে না কার রামিম তো রামিম কোরআনে আছে আমি বললাম এই নাম তাড়াতাড়ি চেঞ্জ করো আর নইলে কয়েকদিন পর তুমি আসবা যে আমার ছেলেকে ভূতে ধরেছে রামিম মানে হচ্ছে পুরাতন হাড্ডি শুকনা হাড্ডি তো শুকনা হাড্ডি জিন্দের খাদ্য যখন তুমি রামিম করে ডাক দিবা তখন জিন্দারে বলবে খাওয়ান পাওয়া গেছে তাড়াতাড়ি আসো ধরো রে নামের প্রভাব আছে এই জন্য মনে রাখতে হবে নাম রাখার সময় সুন্দর নাম অর্থবোধক নাম রাখা উচিত কারণ নাম পাইল একটা শুনতে শুনার আধুনিক নাম নতুন নাম তারা আর যত ভূতে ধরে শেষ পর্যন্ত আসে তাবিজ নেওয়ার জন্য ভূত ছাড়াবার জন্য কারণ ভূতেও বুঝে কারে ধরা যাবে একজন ইমানদারের কাছে ভূত আসতে পারে না যদি একটা লোকের নাম থাকে আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম এই লোকের কাছে ভূত আসবে না কোন আল্লাহর গোলাম ওর হেফাজত করবে আল্লাহ এই জন্য হাদিসে বলা আছে সবচেয়ে উত্তম নাম হচ্ছে আল্লাহর নামের সঙ্গে আব্দুল যোগ করে রাখা আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম অথবা কোন নবীদের নামের সঙ্গে বা কোন সাহাবিদের নামের সঙ্গে অর্থবোধক ভালো নাম রাখে নবীরা এখানে ওয়াজ করছেন এবারে নবীদের আল্লাহর প্রশংসামূলক বয়ান শুরু হচ্ছে আল্লাহাম আদম আলাই ইসলাম প্রথম নবী ওয়াজ শুরু করেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলমিনের জন্য যিনি আমাকে তার নিজের হাতে সৃষ্টি করেছেন বিয়াদিহি ওয়াসকানানি ফিল জান্নাতে এবং আমাকে জান্নাতে বসবাস করার ব্যবস্থা করে দিয়েছিলেন লি আল মালাইকাতা এবং ফেরেস্তাদের মাধ্যমে আমাকে সেজদা করাইয়াছেন ওয়া জালানি নবিয়ান এবং আমাকে যিনি নবী হিসেবে সৃষ্টি করেছেন আমি সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা উজাড় করে দিচ্ছি ওয়াজ শেষ একজন বক্তা শেষ সংক্ষিপ্ত ওয়াজ এবারে আর একজন নবী দাঁড়ালেন আমাদের আর একজন বাপ জাতির পিতা ইব্রাহিম আলাই ইসলাম মুসলিমিন কোরআন আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম তোমরা যে ইসলাম এবং তোমাদের নাম মুসলিম এটা ইব্রাহিম সালামের থেকে চালু হয়েছে ইব্রাহিম সালাম প্রথম তৌহিদের দাওয়াত দিয়েছেন এর আগে শিরিক বেদাত ছিল না নুহ সালামের পরে শুরু হয়েছে শিরেক বেদাত এই জন্য ইব্রাহিম সালাম এগুলোর বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন এই জন্য বলা হয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়াসাম্মা কুমুল মুসলিমিন ইব্রাহিম আলাইসালাম দাঁড়ালেন বক্তব্য রাখার জন্য তিনি ওয়াজ করেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলমিনের জন্য যিনি আমাকে খলিল হিসাবে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন আমাকে খলিল বানিয়েছেন দোস্ত বানিয়েছেন ও আতানি মুলকা নাজিমা এবং আমাকে এক মহান রাজত্ব দান করেছেন ও জালানি উম্মাতান কানিতান এবং আমাকে আল্লাহ তালা একটা উম্মা হিসাবে ঘোষণা করেছেন ইব্রাহিম আলাহাম একাকে আল্লাহ বলেছেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানেতা ইব্রাহিম একাই একটা জাতি হিসেবে ছিল এক আবার জাতি হয়ে কেমনে তার মানে হচ্ছে নমরুদের গোটা সামরিক শক্তি রাষ্ট্রীয় শক্তি জনশক্তি সব ছিল একদিকে আর একজন লোক হাতের উপরে দাঁড়িয়েছিলেন যেন কেমত পর্যন্ত যত মানুষেরা হকের উপরে দাঁড়িয়ে থাকবে অন্যায়ের বিরুদ্ধে থাকবে তাদের প্রতিনিধি হয়ে কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষের পক্ষে একা ইব্রাহিম দাঁড়িয়েছেন কাজে একাই যেন একটা জাতি এজন্য আল্লাহ বলেছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানেতা ইব্রাহিম একাই একটা বিনয়ী জাতি একজন মুসলিম জাতি যে আল্লাহ রাব্বুর আলম আমাকে একটা জাতি হিসেবে আখ্যায়িত করেছেন আমাকে মানুষের ইমাম বানিয়েছেন ওয়ান কাজানি মিনান নারে আমাকে আগুনের থেকে রক্ষা করেছেন বারদান আলাইয়া বারদান ওয়া সালামা এবং সেই আগুনকে আমার জন্য আরামদায়ক এবং শান্তিদায়ক বানিয়েছিলেন ওয়াজ শেষ এবারে আর এক বক্তা সুম্মা ইন্না মুসা আসনা আলা রাব্বিহি হাজরতে মুসা আলাইসালাম দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করতে শুরু করলেন তিনিও বললেন আলহামদুলিল্লাহ কাল্লামানি তাকলিমা সমস্ত প্রশংসা ওই আল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি আমার সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং যিনি আমার হাতে ফেরাউনকে ধ্বংস করে দিয়ে বনি ইসরায়েলকে ফেরাউনের কবল থেকে মুক্ত করেছেন মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামির দিকে ফিরিয়ে আনার জন্য তাও ফিকায়ত করেছেন অজা উম্মাতি কমাইয়াদুনাবিল হাক্কি অবিহিয়াদিলুন এবং আমার উম্মতের মধ্যে একদল সুন্দর মানুষ তৈরি করেছেন যারা আল্লাহর কাজ করে হক কথা বলে এবং ন্যায়ের পথে থাকে ওয়াজ শেষ হল মুসাল্লাহ সাল্লামের এরপরে আর একজন নবী দাউদ আলাইহিসালাম দাঁড়িয়ে গেলেন তিনি আল্লাহর প্রশংসামূলক বক্তব্য রাখলেন আলহামদুলিল্লাহ জালালি মুলকান আজিমান সমস্ত প্রশংসা ওই রব্বুল আলমিনের জন্য যিনি আমাকে একটা মহারাজত্ব দান করেছেন ও আল্লাহ মানিয়া জবুরা আমাকে জবুর কিতাব দান করেছেন ও আলান আলী আল হাদিদা আর আমার জন্য লোহাকে নরম করে দিয়েছেন দাউদ আলাহ সালামের একটা মৌজুদা ছিল লোহা যখন হাতে নিতেন একেবারে নরম হয়ে যেত যে কোনো পোশাক তৈরি করতে পারতেন লোহার যুদ্ধের পোশাক আবার যে কোনো অস্ত্র তৈরি করতে পারতেন আর সমস্ত প্রশংসা পেশ করছে ওই আল্লাহ তালার জন্য যিনি আমার জন্য পাহাড় সমূহকে অধীনস্থ করে দিয়েছেন পাখিগুলোকে অধীনস্থ করে দিয়েছেন আমাকে ফাসলুল খেতাব দান করেছেন অল্প কথায় অনেক অর্থ প্রকাশ করা যায় এরকম জিনিস দান করেছেন এবারে দাউদ আলাহিসাল্লামের ওয়াজ শেষ সুলাইমান আলাইহিসাল্লাম দাঁড়িয়ে গেলেন সুম্মা ইন্না সুলাইমান আলাইহিসাল্লাম আসনা আলা রাব্বিহি সুলাইমান আলহি সালাম আল্লাহর প্রশংসামূলক বক্তব্য শুরু করলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি বাতাসকে আমার অধীনস্থ করে দিয়েছেন আমার তাবে করে দিয়েছেন ওয়াসাক্ষার আলিয়া সয়াতিন এবং সমস্ত জিন এবং শয়তানদেরকে আমার অধীনস্থ করে দিয়েছেন আমি যা তৈরি করতে চাই ওরা আমার জন্য তা তৈরি করে করে দেয় এরকম ভাবে আর আল্লাহ রাব্বুল আলমিন আমাকে পাখির ভাষা বুঝার তৌফিক দিয়েছেন ও আতানিমিনকুল্লে সেই ইনফাদলা আমাকে সব কিছু আল্লাহ তারা বেশি বেশি করে দিয়েছেন ও সাক্ষার আলী জুনুদ আর সৈয়াতিন এবং মানুষ জিন এবং পশু পক্ষী সবগুলোকে আমার অধীনস্থ করে দিয়েছেন অফাব্বালানি আলা কাসির মিনিন এবং আমাকে অনেক মানুষের উপরে অগ্রাধিকার দিয়েছেন এইভাবে হজরত সোলাইমান আলাইসালাম বক্তব্য রাখলেন এরপরে আমাদের নবীর আগের নবী ঈসা আলাইসালাম দাঁড়িয়ে গেলেন সুম্মা ইন্না ঈসা আলাইহিস আসনা আলা রাব্বিহি ঈসা আলাইহি সালাম আল্লাহর প্রশংসামূলক বক্তব্য পেশ করলেন ফাকালা আলহামদুলিল্লাহিল্লাযী জালানি কালিমাতাহু সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাকে বিনা বাপে শুধু একটা শব্দ কোন দিয়ে আমাকে তৈরি করেছেন আল্লামানি আল কিতাব আওয়াল হেকমাত আওয়াল তাওরাত আওয়াল ইঞ্জিলা এবং যিনি আমাকে কিতাব এবং হেকমাত এবং তাওরাত আর ইঞ্জিলের এলেম অর্জন করার তৌফিক দান করেছেন ওয়াজালানি কাহাই কাহাইয়াতিত তৈরে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দান করেছেন আমি মাটি দিয়ে পাখির আকৃতি তৈরি করে ফানফুকুফিহি এরপরে তার মধ্যে ফুৎকার দেই ফায়াকুন এরপরে আল্লাহর হুকুমে পাখি হয়ে উড়াল দিয়ে চলে যায় বরস আর আল্লাহ আমাকে এমন অলৌকিক ক্ষমতা দান করেছিলেন মৌজেজা আমি যদি জন্ম অন্ধ লোকের হাতে চোখে হাত বুলাতাম চোখ ভালো হয়ে যেত আমি যদি জন্ম গত কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলাই কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত এবং আমি আল্লাহর হুকুমে মৃত্যুদেরকে জীবিত করতে পারতাম ও ও ও মিনা রাজিম সাবিল আর যে আল্লাহ আমাকে এবং আমার মাকে শয়তানের থেকে মুক্ত রেখেছে এই পর্যন্ত সব নবীদের বক্তব্য হয়ে গেল এবারে প্রধান বক্তা প্রধান মেহমানের বক্তব্য এরপরে এই মাহফিলের প্রধান বক্তা প্রধান মেহমান আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন তিনি বক্তব্য দেওয়া শুরু করলেন ফকাল আলহামদুলিল্লাহ আর সালানি রহমাত সমস্ত প্রশংসা ওই আল্লাহ রব্বুর আলমিনের জন্য যিনি নিজে হচ্ছেন রব্বুর আলমিন আর আমাকে খেতাব দান করেছেন রহমাতুল্লিল্লা আলমিন তিনি হচ্ছেন গোটা জগৎ সমূহের রব আর আমি হচ্ছি গোটা জগৎ সমূহের জন্য রহমাতুল্লিল্লা আলমিন আল্লাহ হচ্ছেন রব্বুর আলমিন আমাদের নবীজি রাহমাতুল্লিল্লা আলমিন আর কোরআন শরীফের নাম হচ্ছে জিক্রুল্লিল্লা আলমিন আর কাবার নাম হচ্ছে হুদাল্লিলা আলামিন কোরআনে আছে সবগুলো আমাদের নবী সম্পর্কে বলা আছে হে নবী আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমাত করে প্রেরণ করেছি কাবা শরীফ সম্পর্কে বলা হয়েছে আলামিন পৃথিবীর সর্বপ্রথম ঘর ওই ঘর যা মক্কায় অবস্থিত যা গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে হুদাল আলমিন আর কোরআন শরীফ সম্পর্কে বলা হয়েছে ইনহুয়া আলামিন গোটা জগৎবাসীর জন্য জিকরুল্লিল আলামিন কোরআনুল করিম এরপরে আর কোনো বিশ্ব কিছু নাই এখন বিশ্ব পায়খানা হচ্ছে এই যে বিশ্ব আসে বিশ্ব মুক্ত মুখ বিশ্ব সুফি এইগুলো হচ্ছে বিশ্ব আল্লাহ একজন বিশ্ব নবী একজন বিশ্ব কোরআন একটা বিশ্ব কাবাও একটা আর কোন কেবলা টেবলা নাই এখন পীর সাহেব কেবলা যত পীর অত কেবলা মুসলমানদের কেবলা কয়টা আর মুশ্রেকদের কেবলা কয়টা মুশ্রেকদের কেবলা হল দেখা হো বজুরে তুলুসি দা কুনাদ হরি বল বাবু ইয়াদ নমস্কার কুনাদ হিন্দুরা একটা বড় বলদ দেখলে ওটা ওদের ওদের ভগবান বড় বট গাছ দেখলে ভগবান বড় বলদ দেখলে ভগবান এটা হিন্দুদের ধর্ম এখন মুসলমানদের মধ্যে ঢুকে গেছে যত পীর তত কেবলা মুসলিমদের কেবলা কয়টা ফাওয়াল্লি মাসজিদুল হারাম মাসজিদুল হারাম এদিকে মোতাবাজ্য হতে হবে আর কোন মোতাবাজ্য নাই এখন নামাজ পড়ে কেবলার দিকে ফিরে নামাজ পড়ে ঘুরে যায় কোন দিকে পীরের বাড়ির দিকে কেবলা যেহেতু ওই পীরের বাড়ি এই জন্য মনে রাখতে হবে এই সমস্ত এইগুলো ইসলামে নাই যাই হোক আল্লাহ নবী সাল্লাম বলছেন আলহামদুলিল্লাহ সালানি সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে রাহমাতুল্লিল আলমিন করে পাঠিয়েছেন এবং গোটা বিশ্ববাসীর জন্য জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান নাম থেকে সাবধানকারী রূপে প্রেরণ করেছেন ফুরকানা এবং যিনি আমার উপরে ফুরকান তথা কোরআনকে নাজিল করেছেন কোরআনের আর এক নাম ফুরকান ফিহি বয়ানুন লিকুল্লি যার মধ্যে সব কিছুর বয়ান রয়েছে আর যিনি আমার উম্মতকে সবচেয়ে উত্তম উম্মত বানিয়েছেন উম্মাতি উম্মাতান ওয়াসাতা আর আমার উম্মাদকে মধ্যমপন্থী উম্মাদ করে সৃষ্টি করেছেন ওয়াজালা উম্মাতি হুমুল আব্বালুনা হুমুল আখরুন আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সর্বশেষে পাঠিয়েছেন আবার জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রে আগে প্রবেশ করাবেন অসারাহালি সদরি আর যে আল্লাহ আমার বক্ষকে বিদীর্ণ করেছেন অবদা আন্নি বিজরি সমস্ত দুর্বল জিনিসগুলোকে আমার থেকে বের করে দিয়েছেন আলী দিক্রি আমার আলোচনাকে সর্বোচ্চ স্থান দান করেছেন আমাকে যিনি সর্বপ্রথম নবী ঘোষণা করেছেন এবং সর্বশেষ নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন এই বক্তব্য দিলেন ইব্রাহিম আলাই ইসলাম স্পিকার এবারে তিনি মন্তব্য করলেন বেহাজা আফদাল হুকুম মোহাম্মদ এই বক্তব্যের মাধ্যমে পরিষ্কার হয়ে গেল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবারে এখানে মাহফিল শেষ আসল সফর শুরু এখান থেকে বোরাক বাধা আছে মাহফিল শেষ হয়ে গেল এরপরে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন সুম্মা উতি তুবিল মেয়রাজ এরপরে আমার কাছে মেয়রাজ আনা হলো তাহলে বোঝা গেল মেয়েরাজ কিছু একটা নাম মেয়েরাজ মানে হচ্ছে উপরে চড়ার যন্ত্র সিঁড়ি এখন সিঁড়ি আমরা বিল্ডিং এর সিঁড়িও আছে আবার বৈদ্যুতিক সিঁড়ি আছে এক্সুলেটার আছে আবার লিফট আছে আর ধরনের এখানে বলা হচ্ছে মেয়েরাজ এই মেয়েরাজটা যে কি এর ব্যাখ্যা আল্লাহ রসুল দিচ্ছেন সোম্মা উতি তুবিল মেয়েরাজ আমার সামনে মেয়েরাজ হাজির করা হলো বোঝা গেল মেয়েরাজ হচ্ছে আসলে উপরে চড়ার জন্য যে বাহনটা ছিল সিঁড়ি ছিল ওটার নাম কি মেয়েরাজ ওই নামে পুরা সফরটা নামকরণ করা হয়েছে মেয়েরাজ করে একে বলে আরবে তাসমিয়াতুল কুল বেসমিল জুজ মানে একটা অংশ দিয়ে পুরা সফরের নামকরণ করা আল্লাহ কানাত্তা আরো আর বনে আদম এই মেয়েরাজটা দিয়েই মূলত বনি আদমের মধ্যে ন্যাক্কার যারা যারা আল্লাহর মমিন বান্দা তাদের রুহগুলোকে জান্নাতের আতর গোলাপ দিয়ে রুমাল দিয়ে পেঁচিয়ে আল্লাহর কাছে নেওয়া যাওয়া হয় এরপরে আল্লাহর নির্দেশে ওটাকে ইল্লিন নামক জান্নাতে জায়গায় রেখে দেওয়া হয় এইটা দিয়েই রুহগুলো চড়ে তা রুজু আর ওয়াহ বনি আদম ফালামিয়ার আল খালায় আহসানা মিনাল মেয়রাজ আল্লাহ রসুল সাল্লাম বলছেন এই মেয়েরাজটা সিঁড়িটা এত সুন্দর এত সুন্দর মানুষেরা এর চেয়ে সুন্দর আর কোন বস্তু দেখে নাই ফালাম ইয়ারাল খালায়কু আহসানা মিনাল মেয়রাজ মেয়রাজের চেয়ে সুন্দর কোন জিনিসকে আর এই পর্যন্ত কেউ দেখে নাই আমার আইতাল মাইয়িত সেই না ইয়ুক্কু বসরহু তামায়ে তোমরা কি দেখো না মানুষ যখন মৃত্যুর সময় আকাশের দিকে তাকায় উপরে চোখ উপর চলে যায় কেন তাকায় তাকে জানো আজাবাহু বিল ওই মেয়রাজ তার সামনে উপস্থিত করা হয় রুহটা হাজির করার জন্য ওইটার সৌন্দর্য দেখে সে ওইদিকে চড়তে থাকে আর অপর দিকে জাহান নামে যদি হয় তার চোখ উল্টে যায় কি জন্য তার সামনে ভয়াবহ দৃশ্য আনা হয় ইব্রাহিম এবারে আমাকে আর জিব্রাইলকে নিয়ে এই মেরাজ চলতে শুরু করলো মেরাজের গতি বোরাকের চেয়েও বেশি আর বোরাক তো বলেছিলাম বোরাক মানেই বিদ্যুৎ তাহলে এখন পর্যন্ত মানুষেরা যে গতি আবিষ্কার করেছে সবচেয়ে দ্রুতগামী গতি হচ্ছে কি আলোর গতি আর আলোর গতি সেকেন্ডে কত এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এটা ছিল বোরাকের গতি তাহলে মেয়েরাজের গতি এর চেয়ে অনেক বেশি আল্লাহ আকবার এই জন্যই অনেকে আছে বিজ্ঞানীরা কেউ চন্দ্রে গিয়ে বা কিছু দূর গিয়ে বলে যে আমরা কই হিন্দু রাজাকে বলে ভগবান খ্রিস্টানরা যাকে বলে ঈশ্বর মুসলমানরা যাকে বলে আল্লাহ তার দেখা তো পাইলাম না চাঁদে গেলাম কোন পর্যন্ত গেছ আল্লাহ সবহান নবীকে নিচ্ছেন আসমানের দিকে নিচ্ছেন ওরা তো আসমানও বিশ্বাস করে না কারণ অনেক দূর চলে গেছে আল্লাহর হাবিব ফরমান এই পৃথিবীর থেকে প্রথম আসমান পর্যন্ত যে দূরত্ব রয়েছে এই মেয়েরাজের গতিতে গেল পাঁচশো বছরের রাস্তার দূরত্ব জোরে বলুন সুভান আল্লাহ তাহলে তুমি কয় মিনিটের রাস্তা গেছো কয় সেকেন্ডের রাস্তা এজন্য এটা মোমিনরা বিশ্বাস করবে আসমান পাঁচশো বছর রাস্তা দূরত্বে হচ্ছে প্রথম আসমান এবং এটা বিশ্বাস করতে হবে কোরআনে এটা বলা সুরায় নাবার বারো নম্বরাতে বলা আছে আমি তোমাদের উপরে আমি সাতটা মজবুত আসমান রেখে দিয়েছি সাবান সাতটা মজবুত আসমান তৈরি করে রেখে দিয়েছি কোরআনের সুরায় মুলুকের তিন নম্বর আয়াত আছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন ওই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করো যিনি তোমাদের উপরে সাতটা আসমান সাতটা স্তর তৈরি করেছেন কোরআনের সুরা নুহের পনেরো নম্বর এতে বলা আছে আলাম তারাও কাইফা খলক আল্লাহ মানুষ কি লক্ষ্য করে না আমি তাদের মাথার উপরে কিরকম ভাবে সাতটা আসমান তৈরি করেছি আমি প্রথম আসমানটাকে তারকা দিয়ে সাজিয়ে দিয়েছি এই তোমরা যা দেখতে পাচ্ছ এটা প্রথম আসমান এই গ্রহ নক্ষত্র যা কিছু দেখছো এই সবগুলো প্রথম আকাশের নিচে প্রথম আকাশের নিচে এইটাই বিজ্ঞানীরা আবিষ্কার করতে করতে শেষ হয়ে যাচ্ছে পৃথিবীর চেয়ে সূর্য বড় সূর্যের চেয়ে বেলাখল বড় এরপরে আরো কত এক একটা কত কিছু আছে মহাশূন্যে কত কিছু তারা আবিষ্কার করছে এখন পর্যন্ত আবার ধূমকেতু চলছে কোন দিকে চলছে শেষ হচ্ছে না চলছে আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমি সাতটা আসমান তৈরি করেছি এই সাত আসমানের থেকে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ সবগুলো প্রথম আসমানের নিচে আমি এটাকে বিভিন্ন তারকা রাজি দিয়ে সজ্জিত করেছি সুন্দর দেখাবার জন্য বাতি লাগিয়ে দিয়েছি এই সাত আসমান কোনটা কি দিয়ে তৈরি এগুলো তাফসির তার বলা আছে আল্লাহর নবী সাল আলাইসাল্লাম চলতে লাগলেন হাদিস শরীফ বলা হয়েছে চলতে চলতে যখন প্রথম আসমান পর্যন্ত গিয়ে থামল প্রথম আসমানের দারোয়ানের নাম হচ্ছে ইসমাইল জিব্রাইল ইসমাইলকে বললেন ভাই দরজা খোলো জিব্রাইল যখন দরজা খোলার জন্য বললেন ইসমাইল জিজ্ঞেস করলো কে তুমি তোমার সঙ্গে কে বলল আমি জিব্রাইল আমার সঙ্গে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রয়েছেন এবারে ফেরেস্তা জিজ্ঞেস করলো তাকে কি আহ্বান করা হয়েছে বলে হা হ্যাঁ, তাকে ডাকা হয়েছে দরজা খুলল ফেরেস্তারা তাকে মার হাবার আল্লাহ নবী সালাম দিলেন আল্লাহ নবী এখানেও সালাম ফাসাল্লাম আলাইহি আল্লাহর নবী জিব্রাইল আল্লাহ নবী ওই ফেরেস্তাকে সালাম দিলেন এরপরে আস্তে আস্তে উপরে চড়লেন উপরে যাওয়ার পরে হাত্তা আতা ইলা সামাই দুনিয়া প্রথম আসমান পর্যন্ত চলে গেলেন ফাস্তাফতাহা সেখানে দরজা খোলা হলো ফালাম্মা খালাসাত যখন প্রথম আসমান পর্যন্ত গিয়ে পৌঁছে গেলেন এই প্রথম আসমানটা তৈরি হয়েছে মিনমা ইন মাকফুফিন কোন কোন হাদিসে বলা হয়েছে পানি দ্বারা পানি দ্বারা তৈরি মানে বরফ দ্বারা এই জন্য আসমানকে নীল দেখা যায় যারা প্লেনে সফর করেছেন সাগরের উপর দিয়ে যখন প্লেন চলে নিচের দিকে তাকালে কি দেখায় নীল দেখায় আল্লাহর হাবিব ফরমান আল্লাহ রব্বুর আলমিন প্রথম আসমানকে তৈরি করেছেন জমানো পানি দিয়ে বরফ দিয়ে আর এক রেওয়াতে বলা আছে মিনসুজা জাতিন কাচের দ্বারা তৈরি করেছেন স্বচ্ছ পরিষ্কার কাচের দ্বারা তৈরি করেছেন আল্লাহর নবী এই আসমানটাকে ভেদ করলেন এই আসমানটাও পুরো এবং মোটা হচ্ছে আবার পাঁচশো বছরের রাস্তা জোরে বলুন সুবাহান খালি হিসাব করেন কতদূর যাচ্ছেন আল্লাহর নবী যখন ওখানে অতিক্রম করে পৌঁছে গেলেন ফালাম্মা ফাইদা ফিহা আদম আলাইহিসালাম ওইখানে গিয়ে আদম আলাইহিসালামের সঙ্গে সাক্ষাৎ হল যেমন একজন মেহমানকে সবাই এয়ারপোর্টে যা আগে আনার জন্য বাইতুল মোকাদ্দাসে সেটা ছিল এরপরে যার যার অফিসে গিয়ে থাকে ওইখানে মেহমানের জন্য আলাদা সাক্ষাদার ব্যবস্থা করা হয় আদম আলাইহিস সালাম প্রথম আসমানে হাজির ফাইদা ফিহা আদম আলাইহিস সালাম আদম এবারে জিব্রাইল আবার পরিচয় করিয়ে দিচ্ছেন হাজা আবু কা আদম ইনি হচ্ছেন আপনার পিতা আদম ফাসাল্লিম আলাইহি আপনি তাকে সালাম করুন ফাসাল্লাম তো আলাইহি আমি তাকে সালাম দিলাম কে সালাম দিচ্ছে খেয়াল রাখবেন আমি একটা তাফসির খুলে বয়ন করতেছি এই জন্য একটা সন্দেহ না থাকে ফাসাল্লাম তো আলাইহি আমি সালাম দিলাম একটা দেখেন না দাগ কেমনি দিছি এই প্রত্যেক নবীর নামে দাগ দেওয়া আছে কোন আসমানে কোন নবী সব দাগ দিয়ে নিয়ে আসছে আপনাদের কোনো ভুল না ফাসাল্লাম তো আলাইহি আমি তাকে সালাম দিলাম ফারাদ্দা সালামা আদম সালাম সালামের জবাব দিলেন সুম্মা কলা এরপরে স্বাগত জানালেন হাবান বিল ইবনি সালেহে সালেহে আমার ন্যাক সন্তান এবং ন্যাক নবীকে আমি স্বাগত জানাচ্ছি হাবা জানাচ্ছি সুম্মা সয়েদা এরপরে আবার মেয়েরাজ চলতে শুরু করলো উপরে চলতে শুরু করলো মেয়েরাজ ওই যে বাহন যেটা উপরে চড়ার জন্য মেয়েরাজ চলতে লাগলো হাত্তা আতাসমা আসানিয়াতা এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত আবার গ্যাপ আর ফাঁকা হচ্ছে পাঁচশো বছরের রাস্তা এই পাঁচশো বছরের রাস্তা অতিক্রম করে যখন দ্বিতীয় আসমান পর্যন্ত পৌঁছে গেলেন তাহা ওখানে গিয়ে আবার দরজা খোলার জন্য বলা হলো জিজ্ঞেস করা হলো কে তুমি কালা জিব্রাইল বলে আমি জিব্রাইল অমান মাকা তোমার সঙ্গে কে কালা মোহাম্মদ কিলা ওয়াকাদ উরসিলা ইলাইহি তাকে কি খবর দেওয়া হয়েছে কালা নাম হা হ্যাঁ, তাকে খবর দেওয়া হয়েছে কিলা মারহাবান বিহি ওয়ালি নি'মাল মাজিউ যা আমরা তাকে স্বাগত জানাচ্ছি তার এই সফর সুন্দর হোক ভালো হোক তাহা দরজা খোলা হলো আল্লাহর নবী সাল্লাহ আলিয়াল্লাম যখন দ্বিতীয় আসমানে গিয়ে পৌঁছে গেলেন এই দ্বিতীয় আসমানটা আল্লাহ তারা তৈরি করেছেন মিন হাদিদাতিন স্বচ্ছ পরিষ্কার লোহা দিয়ে তৈরি করেছেন জোরে বলুন সুবাহ আল্লাহ এই দ্বিতীয় আসমানটা আবার পুরো এবং মোটা হচ্ছে পাঁচশো বছরের রাস্তা এটা অতিক্রম করে যখন দ্বিতীয় আসমানে গিয়ে উপনীত হলেন ফালাম্মা ফালাস্তু আমি যখন দ্বিতীয় আসমান ভেদ করে উপরে গিয়ে পৌঁছে গেলাম ফাইদা ইসা ও ইয়াহিয়া আলাই সালাতাম আমি সেখানে গিয়ে ইয়াহিয়া এবং ইসা আলাই সালাতামকে দেখতে পেলাম জিব্রাইল এখানেও পরিচয় করে দিলেন কলা ফাসাল্লিম আলাইহিমা আপনি সালাম করুন এ দুজনকে ফাসাল্লাম তু আমি সালাম দিলাম ফারদ্দার সালাম তারা সালামের জবাব দিলেন সুম্মা কালা তারাও আমাদের নবীজিকে মার হাবা জানালেন ফকাল আমার হাবান আমাদের উত্তম ভাই এবং উত্তম নবীকে আমরা স্বাগত জানাচ্ছি এরপরে আবার উপরে চলতে লাগে সুম্মা সয়দা আবার উপরে চড়তে লাগলো হাত্তা আতা আসামা সাতা এইভাবে তৃতীয় আসমান পর্যন্ত পৌঁছে গেলেন দ্বিতীয় আসমানের থেকে তৃতীয় আসমান পর্যন্ত আমার পাঁচশো বছরের ফাঁকা পাঁচশো বছরের রাস্তা অতিক্রম করে আবার যখন তৃতীয় আসমানে গিয়ে পৌঁছে গেলেন তৃতীয় আসমানটা তৈরি করা হয়েছে মিন ফিদ্দাতিন মিন হলুদ রঙের তামা দিয়ে তৈরি এই পর্যন্ত পৌঁছে গেলাম সেখানে দরজা খোলা হলো আগের মতো এরপরে আল্লাহর নবী যখন ফালাম্মা ফালাস্তু আমি যখন তৃতীয় আসমানে পৌঁছে গেলাম ফাইদা ইউসুফ আলাইহ সালাম সেখানে ইউসুফ আলাইহ সালামের সঙ্গে সাক্ষাৎ করা হলো জিব্রাইল পরিচয় করে দিলেন হা দা ইউসুফ ইনি হচ্ছেন ইউসুফ ফাসাল্লিম আলাই আপনি তাকে সালাম করুন ফাসাল্লাম তো আলাইহি আমি তাকে সালাম করলাম ফারদ্দা সালামা তিনি সালামের উত্তর দিলেন এরপরে আবার উপরে চলতে হলো ফালাম্মা খরাস্তুম আবার যখন মেয়েরাজ উপরে চড়তে লাগলো চড়তে চড়তে পাঁচশো বছরের রাস্তা অতিক্রম করে গিয়ে চতুর্থ আসমানে ভিড়ল চতুর্থ আসমানটাকে আল্লাহ তারা তৈরি করেছেন মিনফেদিন ফেদিন বাইদা পরিষ্কার স্বচ্ছ রূপা দিয়ে তৈরি করেছে রৌপ্য দিয়ে তৈরি করেছেন সেই পঞ্চম আসমানে গিয়ে হাজরত ইদ্রিস চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো চতুর্থ আসমান থেকে আবার মেয়েরাজ উপরে চড়তে লাগলো পাঁচশো বছরের ফাঁকা এবং পাঁচশো বছর রাস্তা অতিক্রম করে গিয়ে পঞ্চম আসমানের সঙ্গে গিয়ে ভিড়ল পঞ্চম আসমানটাকে আল্লাহ রাব্বুল আলমিন তৈরি করেছেন মিন জাহাবিন পিওর স্বর্ণ দিয়ে এটাকেও দরজা খোলা হলো দরজা খুলে যখন তিনি উপরে চলে গেলেন পাঁচশো বছরের গ্যাপ আর মোটা এই পঞ্চম আসমান এটা অতিক্রম করে যখন উপরে চড়লেন এখানে গিয়ে সাক্ষাৎ হল হারুন আলাইহ সালাতামের সঙ্গে হারুন আলাইহ সালাতাম সেখানে বসে আছেন আল্লাহর নবীজি তাকে সালাম করলেন সালামের জবাব দিলেন সুম্মা সয়দা ইলা সামাই সাদে সাথী এরপরে মেয়েরাজ আর উপরে চড়তে লাগল ষষ্ঠ আসমান পর্যন্ত গিয়ে পৌঁছে গেল পাঁচশো বছরের রাস্তা আবার অতিক্রম করতে করতে ষষ্ঠ আসমানে গিয়ে পৌঁছে গেল আল্লাহ রাব্বুল আলমিন ষষ্ঠ আসমানটাকে তৈরি করেছেন মিনিয়া কৌতাতিন হামরা লাল টকটকে মুতি দিয়ে তৈরি করেছেন ষষ্ঠ আসমান এটাও আবার মোটা এবং পুরো হচ্ছে পাঁচশো বছরের রাস্তা এটাকে অতিক্রম করে যখন আল্লাহর নবী উপরে চড়ে গেলেন ফাইদা হুনা কামুসা আলাইহিসালাম সেখানে মুসা আলাইহিসালাতামকে দেখতে পেলেন আল্লাহর ফেরেস্তা জিব্রাহিল বললেন ইয়া নবী আল্লাহি এ হচ্ছে মুসা আলাইহিসালাম তাকে সালাম করুন আমি তাকে সালাম করলাম মুসা আলাইহিসালাম সালামের জবাব দিলেন সুম্মা সামাইসাবিয়াতে এরপরে আবার মেয়েরাজ আমাকে নিয়ে উপরে চড়তে লাগলো পাঁচশো বছরের রাস্তা অতিক্রম করে সপ্তম আকাশে গিয়ে উপনীত হল সপ্তম আকাশটাকে আল্লাহ রাব্বুল আমিন তৈরি করেছেন মিন মারমারাতিন বাইদা সাদা স্বচ্ছ মার্বেল পাথর দিয়ে মরমর দিয়ে তৈরি করেছেন এই সপ্তম আসমানিকে দেখলাম একটা বিশাল আকারের মসজিদ রয়েছে কাবা শরীফের বরাবরে সপ্ত আসমানের উপরে এক মসজিদ রয়েছে এই মসজিদটার নাম হচ্ছে বাইতুল মামুর মসজিদ ওখানে গিয়ে দেখা গেল হজরত ইব্রাহিম আলাইহ সালাম কাবা ওই বাইতুল মামুর মসজিদের দেয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন ইব্রাহিম আলাইহিসালাম বাইতুল মামুর বাইতুল মামুর মসজিদের দেয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন এই বাইতুল মামুর মসজিদ হচ্ছে সপ্ত আকাশের উপরে এটা এত বড় বিশাল মসজিদ সত্তর হাজার ফেরেস তারা এক এক সময় সেখানে জামাতে নামাজ পড়েন এখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাজির হলেন আল্লাহর নবী এখানেও ফেরেস্তাদের ইমামতি করলেন এরপরে জিব্রাইল ফেরেস্তা জিজ্ঞেস করেন ইয়ারাসুল আল্লাহি আপনি কি জানেন আপনি কাদের ইমামতি করেছেন এই মুহূর্তে আপনি যাদের ইমামতি করেছেন এরা সকলে ফেরেস্তা ছিল সত্তর হাজার ফেরেস্তা এই মুহূর্তে আপনার পিছনে নামাজ দায় করেছে এরা কেয়ামত পর্যন্ত এই রকম নামাজ পড়তে থাকবে একবার যারা নামাজ আদায় করে গেছে কেয়ামত পর্যন্ত আর তাদের দ্বিতীয়বার আসার কোন সুযোগ হবে না ধরে বলুন সুহান আল্লাহ আল্লাহর সৈন্য যে কত আছে আল্লাহর সৈনিকদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না আল্লাহর নবী সেখানে অমতি করলেন এরপরে এই মসজিদটাকে কেউ কেউ বলছে মাস্তিদুল আকসা কোরআনে বলা আছে মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসা পর্যন্ত কেউ কেউ বলতে চান যে এই মাসজিদুল আকসা বলতে বাইতুল মামুরকে বোঝানো হয়েছে তাহলে পুরো সফরটাই কোরআন দ্বারা প্রমাণিত হবে নতুবা বাইতুল মোকাদ্দাস পর্যন্ত কোরআনে আছে এর পরের অংশ সৈহাদিসে আছে আর যদি আকসা বলতে ওই মসজিদটাকে বোঝানো হয় তাহলে পুরাটাই কোরআন দ্বারা প্রমাণিত সুবাহ أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى ওই মসজিদটাও কেউ কেউ বলেছেন মসজিদুল আকসা এটা এই জন্য যেহেতু ওইটা সীমানা শেষ দুনিয়ার থেকে যা কিছু উঠে ওই পর্যন্ত গিয়ে শেষ হয়ে যায় এরপরে ওইখান থেকে আল্লাহ রসুল সাল্লামকে সিদ্রাতুল মুনতাহা নামক জায়গায় নেওয়া হলো সিদ্রাতুল মানে হচ্ছে বড়ই কুল বৃক্ষ মুনতাহা মানে সীমানা তার মানে হচ্ছে এই বড়ই গাছ পর্যন্ত দুনিয়ার থেকে যারা আসা যাওয়া করে ফেরেস তারা বলেন সব ওইখানে গিয়ে শেষ হয়ে যায় মানুষের ন্যাক আমল বলেন রুহু বলেন ওই পর্যন্ত পৌঁছানো হয় ওখান থেকে ন্যাককারদের রুহুগুলো আবার ফেরত দেওয়া হয় এই জন্য ওটার নাম হচ্ছে সিদ্ধাতুল মুনতাহা বড়ই গাছ কেন ওখানে স্থান পেল নেকের আমরা কারণ তালাশ করেন কারণ তালাশ করে বের করলেন যে বড়ই গাছের নিয়ম হচ্ছে ওর বড়ই যত বেশি হয় আর পাকে আস্তে আস্তে ডাল নিচে চলে আসে আর তুলা গাছের ফল যত পাকে অত কি হয় দুনিয়াতে একদল মানুষ আছে অহংকারী ওরা তুলার মতো মাথা উঁচু করে হাঁটে ঘাড় উঁচু করে হাঁটে আল্লাহ এদের সম্পর্কে বলেছেন ওয়ালা তামসি ফিল আরদে মারহা খবরদার তোমরা জমিনে অহংকার ভরে চলবে না তুমি এত দম্ভ করে হাঁটছ তোমার গাতে তুমি তো জমিনটাকে চিরে ফেলতে পারবা না আর ঘাড়টাকে লম্বা করছো পাহাড় পর্যন্ত ঠেকতে পারবা না কেন বড়াই করছো তুলা ফলের মতো উড়িয়ে যাবে দুনিয়ায় অস্তিত্ব থাকবে না বুড়ো হয়ে যাবে এরপরে তোমার অহংকার কোথায় থাকবে কয়েকবার পাতলা পায়খানা হলে খবর থাকে না কোথায় যায় এজন্য অহংকার আল্লাহ তারা বরদাস্ত করেন না হাদিসে বলা আছে আল কিবরিয়া ও রেদাই অহংকার হচ্ছে আমার চাদর অহংকার কার চাদর আল্লাহর চাদর দুনিয়ায় যারা অহংকারী অহংকার প্রকাশ করে আল্লাহ বলে সেজন্য আমার চাদর ধরে টানাটানি করছে আমার সঙ্গে আর আমার চাদর ধরে যে টান দিবে আমি তাকে ছাড়বো না এই জন্য অহংকারী দেখবেন খুব দ্রুতই ধ্বংস হয়ে যায় আল্লাহ রাসুল সাল্লাম বলছেন সিদ্ধাতুল মুনতাহা বড়ই গাছ পর্যন্ত পৌঁছে গেলাম বড়ই গাছ কেন ওখানে স্থান পেল কারণ হচ্ছে এই যে বড়ই গাছ ফল যত বেশি হয় আর যত পাকে ডাল আসতে নিচে নেমে আসে আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন আপনার উন্মতের মধ্যেও যারা বিনয়ী হবে যারা নম্রভাবে চলবে সালাতের মাধ্যমে যারা আমার কাছে विनय প্রকাশ করবে মেটা দো আপনি হাসতিকো আগার কুছ মারতবা চাও কে দানা خاک মে মিলকর গুলে गुलजार होता है অমানুষেরা তোমরা যদি সত্যিকার আল্লাহর বান্দা হতে চাও একটা শস্য দানা যেরকম ভাবে নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে দেয় তুমিও সেজদার মাধ্যমে নিজেকে মাটির সঙ্গে বিলীন করে দাও মিটিয়ে দাও মাটির সঙ্গে মিশিয়ে দাও মিনহা না আকুম এটা নিয়ে গেছে আমার কবরে মাটি দিতে হুজুরা শিখেই দেয় প্রথম মুঠ দিবেন মিনহা খালাক নাকুম দিয়ে তারপরের মুঠ কি অফিয়া নুয়াই দুকুম তারপর আর এক মুষ্টি অমিনহানুখরে তার আতানুখরা এর কোনো ভিত্তি নেই এগুলো ভুয়ো কথা এটা একটা বড় আয়াত মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কবরে রাখার সময় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসুলিল্লা এটা পড়া যায় কিন্তু তা আপনি কারটা পড়বেন যেই লোক সারা জীবন মসজিদের ধারে কাছেও আসে নাই সারা জীবন পরিচয় দিল ধর্ম নিরপেক্ষ মিল্লাতে শয়তান তুমি তাকে কবর দেওয়ার সময় বললা বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসুলিল্লাহ আমি বিসমিল্লাহি আল্লাহর নামে আর আল্লাহর নবীর মিল্লাতের উপরে রেখে গেলাম ফেরেস তারা বেটা মিথ্যা কথা বলছো তো সাক্ষী দিচ্ছ ওরও পিটাবো তোরও পিটাবো তারা মিথ্যা কথা বলছো এই জন্য বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসুলিল্লাহ বলতে গিয়েও সাবধান এইটা বলা যায় আর ওই যে দোয়া পরে এর কোনো ভিত্তি নাই এটা একটা আয়াত শিক্ষার জন্য মিনহা খালাক নাকুম আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি অফিহা নড়ি দুকুম আবার আমি তোমাদেরকে মাটির মধ্যে ফিরিয়ে নিয়ে যাব মাটির সঙ্গে মিশিয়ে দেব আবার আমি তোমাদেরকে মাটির থেকে পুনর্বার সৃষ্টি করবো উঠাবো কাজে তুমি কিসের অহংকার করছো আর কিসের দম্ভ করছো মাটির সঙ্গে মিশে যাইবা তুমি দুনিয়া আসার আগেই তোমার ডান কানে আজান বাম কানে কামত দিয়ে ওয়ার্নিং দেওয়া হয়েছে তোমার আজানে কামত শেষ হয়ে গেছে এখন একামতের পরে ইমাম সাহেব নামাজ শুরু করতে যতটুকু সময় নাই আখেরাতে বিশাল জীবনের তুলনায় তোমার জীবনটা শুধু অতটুকুই মাত্র জোরে বলুন হার আল্লাহ এতটুকু হায়াত আমাদের আছে দুনিয়াতে এই জন্য আমরা কত কিছু করছি এজন্য সিদ্ধাতুল মন্তা বড় এই গাছ দিয়ে প্রমাণ করা হলো যদি তুমি সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হতে পারো নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারো আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে উচ্চ মর্যাদা দান করবেন তোমার মর্যাদা উঁচু করে দিবেন দুনিয়াতেও সম্মানিত হবে আল্লাহর কাছেও সম্মানিত হবে এই জন্য বড়ই গাছ ওখানে গেল এবারে বড়ই গাছ অতিক্রম করে সামনে চলবে এই পর্যন্ত সহিয়াদিস দ্বারা প্রমাণিত এরপরের যে অংশটা এইটা সহি হাদিসে নাই কিছু হাদিস আছে এগুলো দুর্বল হাদিস যে এরপরে কিভাবে গেলেন কোথায় গেলেন এজন্য এইখানে গিয়ে কেউ কেউ বলতে চান যে আল্লাহর সঙ্গে এখান থেকেই কথাবার্তা হয়েছে সিদ্ধার্থুল মুন্তাহা থেকে আবার কেউ বলেন না এখান থেকে সামনে গেছেন তবে জিব্রাইল এখানে শেষ হয়ে গেছেন আর এটার জন্য কিছু কবিতাও আছে এইগুলোর সহি কোনো দলিল নেই মেয়েরাজের রাতে জিব্রাইল আল্লাহর থেকে রসুলের থেকে আলাদা হয়েছেন এর কোনো সহি দলিল নাই এগুলো আছে ইরান দেশে একটা কবি ছিল শেখ সাদি এই শেখ সাদির দুইটা উল্লেখযোগ্য কিতাব আছে একটা হল গুলিস্তার একটা বস্তা ওই গুলিস্তা নামক কিতাবে আছে বালাগাল উলা এইটাকে মানুষ দূরত বানাই ফেললো বালাগাল উলা কোনো দুরুদ শরীফ নাকি এটা শেখ সাদির কবিটা এটাকে দুরুদের জায়গায় নিয়ে দুরুদের সুর সার মেয়ে তেলা তাল মিলে কত সুন্দর পড়তেছে নামাজে আমরা দুরুদ পড়ি কত সুন্দর বসে দুরুদ আমরা পড়ি কি সুন্দর শিখানো দূর আল্লাহ নবীর শিখানো দূর এই দুরুদগুলো পড়বে মুসলিমরা কিন্তু সেগুলো বাদ দিয়ে মিলাদে বসলে অলাম্মা তাম্মা কে কি বলে কতক্ষণ আল্লাহ নবীকে গেরাজ করে গেরাজ করা আপনারা তো জানেন না যে অর্থ কি অর্থ জানলে বুঝতেন কেমন গালি এগুলো অলাম্মা তাম্মা মিন হামলিহি আল্লাহর নবী যখন তার হামল মানে মায়ের গর্বের থেকে দুই মাস কি দশ মাস নয় মাস দশ দিন পার করলেন এরপরে সেইখানে আসিয়া মরিয়ম হাজির হয়ে গেছে এইসব কাহিনী আছে এর কোনো দলিল নেই এইগুলো পরে তারপরে শেষ করে নূর ইয়া তারা লাউসানা এই যায় ইয়া নবী সালাম আলাইকা বালাগারুলো পড়ে এইগুলোর কোনো ভিত্তি সাহাবাহ কেনগুলো পড়েন নাই আপনারা দুরুদ পড়বেন নামাজে দুরুদ আছে হাদিসে বলা আছে মানসাল্লা আলাইয়া ওয়াহেদাতান যেই ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পড়ে আলাইহি আশার আমার রাতিন আল্লাহ তারা ওই বান্দার উপরে দশটা রহমত বর্ষণ করেন জোরে বলেন আল্লাহ নবীর দুরুদ পড়তে হবে সেই দুরুদ কেমনে পড়ব যেভাবে নবী শিক্ষা দিয়েছেন সাহাবাহিকেরাম পড়েছেন সেভাবে পড়ব মন গড়া কোনো দুরুদ পড়া যাবে না বলতেছিলাম যেটা ওই সিদ্ধাতুল মুনতাহা সম্পর্কে বলা আছে এই শেখ সাদির কবিতার মধ্যে আছে জিব্রাইল ওখানে গিয়ে বিদায় নিলেন আর সামনে চলছেন না কিছু কবিতা আমি শুনাই যেহেতু আপনারা বিভিন্ন জায়গায় শুনেন ওগুলো না বললে আবার ওইখানে শুনলে মনে নতুন শুনেছি জিব্রাইল ওই পর্যন্ত গিয়ে থেমে গেছেন শেখ সাদির কবিতা থেকে বলতেছে শহীদুলিল নিজের এবারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন বধু গুপ্তে সালারে বাইতুল হারাম ওই পর্যন্ত গিয়ে যখন জিব্রাইল থেমে গেল আল্লাহর নবী জিজ্ঞেস করলেন ও ভাই জিব্রাইল তুমি কেন থেমে গেল জুদার দোস্তি মুখলে সামিয়াফতি আনানাম যে সহবাতে চেরা তাফতি আমি গোটা সফরে তোমার সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করেছি কোনো বেয়াদবিও তো করি নাই তুমি কেন আমার থেকে বিচ্ছিন্ন হচ্ছ জিব্রাইল আবার জবাব দিচ্ছেন বগফতা ফারা তার মাজালাম নামান বেমান্দাম কেলি রোয়ে বা নামান আগার এক্সরে মোয়েবর তার পরাম ফরুগে তাজাল্লি বসু জাত পরাম জিব্রাইল বলল যে দেখেন এরপরে আমার আর যাওয়ার কোনো ক্ষমতা নাই আমি যদি একচুল পরিমাণ যাই তাহলে আমার পাখাগুলো জ্বলে পড়ে সারখার হয়ে যাবে এগুলো আছে কিছু কবিতে বললাম কিন্তু আসলে কোনো সহি নাই বরং আল্লাহ রাসুল সাল এখান থেকে সামনে যে গেছেন এটারও কোনো সহি রায়ত নাই কিছু হাদিস আমি বলতেছি এখান থেকে সামনে চলছেন একেবারে ভিত্তিহীন না এগুলো কারণ আল্লাহর সঙ্গে কথাবার্তা হয়েছে এবং চোদ্দ দফা আলোচনা হবে একটু পরে আলোচনা আসতেছি আমরা সেগুলো মহাসাগর তারপরও সংক্ষেপ করে আলোচনা করছি এবং এর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে এখন পর্যন্ত আমরা যাইতে পারি না জায়গা মতো বলতেছিলাম যে বিষয়টা এর পরে এইখান থেকে শুরু হল তৃতীয় সফর এরপরে আল্লাহর নবী সাল্লাহ সালামের কাছে রফরফ আনা হলো এইটার নাম রফরফ রফরফ মানি হল এই রফরফ মানে এক ধরনের বিছানা লিফট একরকম থাকে না কয়েক রকম আছে বড় বড় মার্কেটগুলোতে আপনারা দেখবেন যারা বিদেশ গিয়েছেন যে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন তো চলমান কি আছে সিঁড়ি আছে ওটা সিঁড়ি উপরে উঠান না আপনি দাঁড়িয়ে থাকবেন আপনাকে সোজা নিয়ে যাচ্ছে আর জায়গায় এক প্রান্ত থেকে আর এক প্রান্তে নিয়ে যাচ্ছে রফরাফ হচ্ছে এই জাতীয় কিছু একটা রফরাফ এটা আরো দ্রুত গতি সম্পন্ন এইটা দিয়ে আল্লাহ রসুল সাল্লাম চলছেন সঙ্গে জিব্রাহিলও আছেন উপরে চড়তে লাগলো এরপরে সত্তর হাজার পর্দা সাদা আবার সত্তর হাজার পর্দা হচ্ছে কালো আবার সত্তর হাজার সাদা সত্তর হাজার কালো এইরকম সত্তর হাজার পর্দা অতিক্রম করে এরপরে গিয়ে রফরফটাও থেমে গেল আর রফরফের গতি নাই চলনে সে যাব রফরফ রোকা উনকো ভি সদ কর দেয়া তনহা চলে খৈরুল উমাম বিলাল কি সুনকর সাদা এবার আল্লাহর নবী সাল্লাহ এমন একটা জায়গায় উপনীত হলেন যেইখানে ডান নাই বাম নাই উপার নাই নিচে নাই কিছুই ঠিক পাওয়া যাচ্ছে না এমন একটা জায়গায় গিয়ে আল্লাহ নবী উপনীত হলেন এটার নাম আল্লাহর আরস আল্লাহর নবী ওখানে গিয়ে জুতা খুলতে শুরু করলেন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো হে নবী আপনার জুতা খোলার প্রয়োজন নাই বলে আপনি তো মুসাকে জুতা খুলতে বলেছিলেন আল্লাহর পক্ষ থেকে উত্তর আসলো মুসা সালামকে জুতা খুলতে বলা হয়েছিল কারণ তুর পাহাড়ের একটা বরকতময় জায়গা ইন্নাকাবিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া কোরআনে বলা হয়েছে মুসাকে আল্লাহ বলেন ফাখলা না আলাইকা তুমি তোমার জুতা খুলে নাও ইন্নাকা কাবিল ওয়াদিল তুয়া তুমি একটা পবিত্র স্থানে আগমন করেছ এজন্য মুসাকে যুব জুতা খুলতে বলা হয়েছিল হুকুম থা মুসা কোখাকে তোর সে বরকত মিলে তেরে কদমোं কি বদৌলত আর শোক ইজ্জত মিলে আপনাকে আমি জুতা খুলতে বলবো না ওই জুতা নিয়ে আপনি আরো সে চলে আসবেন আরো যেন জুতা ধন্য হয় এইভাবে কিছু হাদিসে বলা হয়েছে আরস পর্যন্ত গেলেন আরস কত বড় আল্লাহ আকবার আরস আল্লাহ তার আরসে তার বোঝা করে আল্লাহ কোথায় আকিদার সাথে বিষয়গুলো সংশ্লিষ্ট আল্লাহ যদি আরসে নাই থাকবে তাহলে খামাকে এত কষ্ট করে যাওয়ার দরকার ছিল এই সফরটাই নিরর্থক এই জন্য আমাদের দেশে মুসলমানরা আকিদা জিজ্ঞেস করেন আল্লাহ কোথায় আল্লাহ সর্বত্র বিরাজমান এটা ভিন্ন বিষয় আল্লাহর এলেম আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান এটা ঠিক তাই বলে আল্লাহ কোথায় কোরআনে স্পষ্ট আয়াত আছে আর রহমান আল্লাহ আর আর রহমান আল্লাহ সুবাহান আরো সে সমাসীন আছেন স্পষ্ট আয়াত ওয়াসিয়া কুরসি ইউসামাওয়াতিওয়াল আরদ এই আরসের উপরে হচ্ছে কুরসি আয়াতুল কুরসি আছে না এই কুরসি মানেই তো কুরসি ওয়াসিয়া কুরসি ইউসামাওয়াতিওয়াল আরদা আল্লাহর কুরসি গোটা আসমান এবং জমিনকে পরিবেষ্টন করে আছে তাহলে কুরসি যদি এত বড় হয় সেই কুরসিটা যে আরসের উপরে সেটা কত বড় আর রহমান আল্লাহ তার আরো সে সমাসীন আছেন আরো সে আছেন বলেই তো আল্লাহ নবী সবর করে গেছেন যদি সর্বত্র বিরাজমান হয় তাহলে কেন আরো সে গেলেন কি মানুষের আকিদা আল্লাহ সবকিছুর মধ্যে মিশে আছে এটা হিন্দুদের আকিদা সর্বঈশ্বরবাদ ওরা বলে যত কল্লা তত আল্লাহ প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ মিশে আছে এটা ভিন্ন বিষয় আল্লাহর সৃষ্টি আল্লাহর কুদরত আল্লাহর ক্ষমতা প্রত্যেকটা জিনিসের মধ্যে আছে কিন্তু তাই বলে আল্লাহ তালা কোথায় আল্লাহ আরসে আছেন হাদিসে বলা আছে আল্লাহ তালা প্রতি রাতের শেষ ভাগে প্রথম আসমান অবতীর্ণ হন তো যদি আল্লাহ তালা সবকিছুর মধ্যে মিশে থাকেন তাহলে প্রথম আসমান অবতীর্ণ হওয়ার অর্থটা কি এই সবগুলো বাদ দেন খালি একটা মেয়েরাজের এই ঘটনাটা দেখেন এতক্ষণ যাব না সত্য সইয়া দিচ্ছে কি তাহলে এই যে সাত আসমান ভেদ করে সিদ্ধাতুল মন্তা পর্যন্ত আসলেন এগুলো সই হাদিস এরপরে যেগুলো বলছে এগুলো হাদিসে আছে তাহলে এই যে আরস পর্যন্ত পৌঁছলেন আল্লাহ যদি সব জায়গায় বিরাজমান হন কিছুর মধ্যে মিশে থাকেন চিনি যেরকম পানির সঙ্গে একাকার হয়ে যায় এইরকম নাকি আল্লাহ সবকিছুর মধ্যে মিশে আছে আল্লাহর ভিন্ন কোন অস্তিত্ব নাই এটা মিথ্যা কথা এই জন্য মনে রাখতে হবে কোরআনের স্পষ্ট আয়াত আর রহমান ইস্তাওয়া আর রহমান আল্লাহ আরো সে সমাসীন আছেন সে আছেন আল্লাহ নবী সেজন্য মেয়েরাজে গেলেন এখন বলে আল্লাহ কেমনে কেমনে আছেন ভাইজান কেমনে আছেন তা আমরা বলতে পারবো না এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ বলেন মালুম আল্লাহ তার সে আছেন আমরা তা জানি মাজহুল কিন্তু আরো সে কেমনে আছেন তা আমরা জানি না আমি যেমন এখানে চেয়ারে বসে আছি ওইদিকে মুখ করে এইদিকে পিঠ করে আল্লাহ এরকম আরো সে বসে আছেন না এরকম বলা যাবে না এই জন্য আবার কিছু পিঠ আছে এরা আবার এইগুলো যে আবার আল্লাহকে দেখছে যুবকের স্রোতে এইসব ভণ্ড কতগুলো জায়গাতে আছে আল্লাহ তার আরো সে আছেন কেমনে আছেন তা আমরা জানি না মালুম আল্লাহ আরো সে আছেন তা আমরা জানি কিন্তু আল্লাহ কেমনে আরো সে আছেন পদ্ধতিটা কি এইটা আমরা জানি না আমাদের অতটুক জানার জ্ঞানও নাই আমাদের জ্ঞান হচ্ছে সীমিত আল্লাহ কি অসীম অসীমকে সীমিত জ্ঞান দিয়ে আয়ত্ত যায় না এজন্য আমরা বিশ্বাস করি আল্লাহ আরো সে আছেন কেমনে আছেন জানি না ইমান রাখা আজ ইমান রাখা কি পরিষ্কার হয়ে গেল চারটে কথা ইস্তেওয়াহু মালুম আল্লাহ আরো সে আছেন তা আমরা জানলাম ওয়াকাইফিয়াত মাজহুল পদ্ধতি জানি না কয়টা হলো দুইটা এরপরে বলে ইমান বিহা ওয়াজীবন ইমান রাখা ওয়াজিব ইমান রাখা ফরজ তিনটা হলো চার নাম্বার অসওয়াল আনহা বেদাতুন এই সম্পর্কে এর চেয়ে বেশি আর জানার জন্য প্রশ্ন করাও যায় নাই কারণ তোমার জ্ঞান সীমিত তুমি তোমার সীমিত জ্ঞান দিয়ে অসীম আল্লাহ ও তালাকে আয়ত্ত করতে পারবে না দুনিয়াতে এতটুকু শুনে রাখো এরপরে কেয়ামতে দেখা যাবে আল্লাহর নবীকে সাহাবাহাম জিজ্ঞেস করেছেন হাল নারা রব্বানা আমরা কি আল্লাহকে কখনো দেখতে পাবো আল্লাহর হাবিব ফরমান ইন্নাকুম রব্বাকুম ও আমার সাহাবিরা শুনো ইন্নাকুম সাতারাও না রব্বাকুম নিশ্চয় তোমরা তোমাদের রবকে দেখতে পাবে কামা তারাও না হাজাল কামার তাল বদর যেরকম ভাবে পূর্ণিমার রাতে পূর্ণিমার রাতে তোমরা যেরকম আকাশের চাঁদ দেখতে পাও অথবা দুপুর রোদের সময় তোমরা যেমন আকাশে সূর্য দেখতে পাও ওইটা দেখতে গিয়ে তোমাদের কোনো ভিড়াভিড়ি করতে হয় কিনা ধাক্কা ধাক্কি করতে হয় কিনা হাল তুদামিহি তোমাদের কোনো ধাক্কা ধাক্কি করতে হয় কি কোনো তোমাদের কোনো ভিড়াভিড়ি করতে হয় নাকি বলছে না তা তো করতে হয় না আল্লাহর হাবিব ফরমান ইন্নাকুম সাতারাউনা রব্বাকুম জেনে রাখো তোমরা তোমাদের রবকে ঠিক সেই রকম ভাবে দেখতে পাবে সমান ভাবে দেখতে পাইবা যেরকম ভাবে ওই পূর্ণিমার রাতে ম্যাগবিহীন আকাশে চাঁদকে দেখতে পাও দুপুর রোদ্রে ম্যাঘবিহীন আসমানে তোমরা সূর্যকে দেখতে পাও ঠিক এই রকম তোমরা তোমাদের আল্লাহকে দেখতে পাবে জোরে বলুন সুহান আল্লাহ এই জন্য আগে তো সে কাজ করতে হবে কারা দেখতে পাবে সবাই না তামান কানাইয়ার কোরআনে আছে সবগুলো সব কোরআনে আছে আলহামদুলিল্লাহ তামান কানাইয়ার রজ্জু লেকা فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه احدا যেই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চাও আল্লাহর সঙ্গে দিদার করতে চাও ফালিয়ামাল আমালান সলিহা সেজন্য ভালো ভালো আমলগুলো করে না আমলগুলো বেশি করে করে কোরআন সুন্না অনুযায়ী করে আবার বেদাত না করে বাড়াইয়া না করে পালিয়া আমাল আমালান সলিহা খালি আমলে সরলে করলেও চলবে না ওয়ালা ইউশরিক বেবাদাতে রব্বিহি আহাদা তার রবের এবাদতের সঙ্গে যেন অন্য কাউকে শরিক না করে অন্য কাউকে এটা একটা শর্ত শরিক করা যাবে না শিরিক করলে আর সে ব্যক্তি আল্লাহ সাক্ষাৎ লাভ করবে না দুনিয়াতে বসে আল্লাহকে দেখা যাবে না দুনিয়া যদি আল্লাহর হুকুম ঠিক মতো পড়তে পারো আল্লাহর কালাম বিশ্বাস করো মাইলে মরা ফুলের মধ্যে যেরকম ফুলের সুগন্ধি লুকায়িত থাকে ফুল দেখা যায় কিন্তু গন্ধটা দেখা যায় না ঘ্রানটা দেখা যায় না ঘ্রানটা পাওয়া যায় ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ আমার কালামের মধ্যে লুকায়িত আছি চু মোরা আমাকে যদি দেখতে চা আমার কথার মাধ্যমে দেখো পরকালে তুমি অবশ্যই দেখতে পারবে কিন্তু শর্ত হচ্ছে কোনো শিরিক করতে পারবে না কি করতে পারবে না এবারে আল্লাহ নবী সাল্লাম আরো সে গিয়ে হাজির হলেন আরসটা কত বড় আগে একটা অনুমান হয়ে গেছে আরস আল্লাহ করে বলেছেন আরসুল আজিম মহান আরসের মালিক আল্লাহ তাই বুঝা যায় মহান আরসটা কত বড় হতে পারে হাদিসে বলা আছে সাবাতুন মাঠে যেদিন আল্লাহর আরসের ছায়া বিধিত আর কোন ছায়া থাকবে না ওইখানে আল্লাহ রব্বুল আলমিন সাত প্রকারের মানুষদেরকে ছায়া দিবেন কয় প্রকার এর মধ্যে ওই যুবকরাও আছে যে যুবকরা যৌবনে এবাদত করে আর শিরিক মুক্ত এবাদত করে এই যুবকদেরকে আল্লাহ তারা কি করবেন যে যুবকেরা যৌবনে আল্লাহকে ভয় করে লেংটি পরে না হাফ প্যান্ট পরে না আর খ্রিস্টান ইহুদের দেবাস পরে না আর বেনামাজি হয় না মদ পান করে না সিগারেট খায় না এই রকম যেই যুবকেরা থাকবে শিরিক করে না বেদাত করে না ওই যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলমিন কেয়ামতের মাঠে আরো শের তালে ছায়া দান করবেন জয় বলেন সুবাহ আল্লাহ জওয়ানি তবা কর দান শিবায় পয়গম্বর পারি অত্যে পিরি घुर के জালেম নিশাওয়াদ হে জেগার যৌবনে এবাদত করা নবীদের বৈশিষ্ট্য ও আমার যুবক ভাইয়েরা এই যৌবনে যদি এবাদত করতে পারো বুড়া হওয়ার পরে এবাদত করতে না পারলেও আল্লাহ বলবে ফেরেস্তাদেরকে আগের এবাদত গুলো লেখতে থাকো ফেরেস্তারা বলবো ইয়ার আব্বুল আলমিন এই বুড়া তো এবাদত করছে না আল্লাহ বলে এই বুড়া আগে এবাদত করেছে কিনা বলে হ্যাঁ এবাদত করেছে এখন কেন করে না এখন তো শক্তি নাই করতে পারে না ভুলে যায় আল্লাহ তারা বলেন তাহলে ওর আমল নামায় সেই যৌবনের এবাদত গুলো লেখতে থাকো জোরে বলেন সুবাহ আল্লাহ এই জন্য যৌবনটাকে কাজে লাগানো বুড়ো হইলে তো এমনও মানুষ এবাদত করতে বাধ্য কারণ বুড়ো হইলে বউর কাছেও জায়গা নাই বুড়ো হলে পরে স্ত্রী সন্তানকে মহব্বত করে বেশি স্বামীর কথা ভুলে যায় আবার যদি স্বামী সন্তান বেতাল হতে অসুবিধা আছে এরপরে এই সন্তানগুলো বিয়া করে তারা উড়াল দিয়েছে এখন মা বাবার খবর রাখে না মা বাবকে ওল্ড হোমে পাঠাইয়া দেয় না এখন বুড়াদের পালার জন্য ঘর বাচ্চা পালার জন্য তোমার ঘর আছে বুড়া পালার জন্য ঘর তৈরি হয়ে গেছে আমি এগুলোর সমালোচনা করি না কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় বাস্তব এরকম আছে অনেক সন্তানরা মা বাপকে আর কোনো খবর রাখে না ওদের জন্য একটা এতিমখানা ওটা বুড়া এতিম যাই হোক কিন্তু এমনটা হবে কেন কোরআন শিক্ষা না দেওয়ার কারণে এমনটা হয় মা বাপ সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ায় লেংটি পড়াইয়ে নিয়ে যায় লজ্জাও লাগে না এই খ্রিস্টান স্কুলগুলোতে নিয়ে যায় মেয়েকে সাথে করে ইচ্ছা নিচ্ছে হাফ প্যান্ট ওই যে কি পরায় না এখন একটা ঘাগরি পরায় এটা বাতাসে উড়ে যায় আর ছেলেরা দূরের থেকে দেখে তারপর যা করার করে মুসলমান কত অধবতনে চলে গেছে উলঙ্গ করে ছেড়েছে মুসলমানদেরকে এই খ্রিস্টানগুলো মুসলমানদের উলঙ্গ করে ছাড়ল বেহায়া বানিয়ে ছাড়ল আগের মুসলিমরা করত কি রিক্সায় মেয়েটাকে তুলে তারপরে রিক্সাটাকে কাপড় দিয়ে ঘেরাও করত আর সেইখান থেকে রিক্সা থেকে পর্দা গেল নিজের পর্দা গেল বোরকা গেল এরপরে হেজাব গেল এরপরে এখন শাড়িও চলে গিয়ে তার জায়গায় চলে আসছে এখন একটা লেংটি তাও হাফ লেংটি বাতাসে উড়ে খুলে যায় আজকে আমরা তোমার হুকুম পালন করতে পারি নাই তোমার নবীর তরিকে আমরা জানি নাই জাহান নামে চলে যাচ্ছি আমাদের সামনে ওই পিতা মাতাকে হাজির করো যারা আমাদেরকে ছোটবেলায় কোরআন শিক্ষা দেয় নাই তোমার নবীর পরিচয় দেয় নাই হাদিস শিখায় নাই নামাজ শিখায় নাই রোজা শিখায় নাই সকালবেলা উঠে মক্তবে পাঠানোর পরিবর্তে ইংলিশ মিডিয়াম খ্রিস্টান স্কুলে ভর্তি করিয়েছে জোসেফ স্কুলে ভর্তি করাইলো অথবা ড্যামনটরে ভর্তি করাইলো আর ইমান আমার সব নষ্ট করে তারপর শেষ করে দিল ও আমার ভাইয়েরা এইভাবে খ্রিস্টান হয়ে গেল আল্লাহর কাছে ফরিয়াদ করো মিনাল জিন্নিওয়াল ইংসে আমার ওই পিতা মাতাকে আমার সামনে হাজির করো না জাল হুমা তাহতা দামিনা আমি ওদেরকে পায়ের নিচে রেখে তারপরে আমি জাহান নামে যাব জোরে বলেন নওয়াজ পিতা মাতা যে বৃদ্ধ হয়ে যায় তাদেরকে তোমরা খ্যাতমত করো নরম নরম কথা বলো তাদের জন্য দোয়া করো রব্বের হামুহুমা কামা রব্বায়ানি এই সন্তান যদি এই কোরআন শিখত তাহলে কখনো পিতা মাতাকে ওল্ড হোমে পাঠাবার প্রয়োজন হতো না দুনিয়া তো শাস্তি ভোগ করছে তো শাস্তি ভোগ করতে হবে যাই হোক বলছিলাম যৌবনে যারা ইবাদত করবে আল্লাহ তারা এদেরকে সেই আরো সে ছায়া দিবেন আল্লাহর আরসের কেয়ামতের মাঠে ছয় লক্ষ পায়া থাকবে কত পায়া ছয় লক্ষ পায়া থাকবে এই ছয় লক্ষ পায়ার প্রত্যেকটার মধ্যে দূরত্ব হবে ছয় লক্ষ বর্গ ছয় লক্ষ মাইল আর এই ছয় লক্ষ মাইল যে দূর হবে প্রত্যেকটা পায়ার এক একটা মোটা এবং পুরো হবে ছয় লক্ষ মাইল পরিমাণ এইরকম এক বিশাল আরস আল্লাহ তারা তৈরি করেছেন সেই আরসে আল্লাহর নবীকে হাজির হলেন گفتے বা খোদা দর কোহে তুর গফতে মোহাম্মদ বা খোদা দর আর সে নূর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কথা বলেছিলেন আমাদের নবীজি আর সে নূরে গিয়ে হাজির হয়ে গেছেন এবারে আল্লাহর সঙ্গে কথা শুরু হচ্ছে আল্লাহকে দেখেছেন কিনা সে বিষয়টা আমি পরে আসতেছি একটু কারণ বিষয়টা একটু বিতর্কিত এখতলাফ আল্লাহর কাছে গিয়ে হাজির হয়ে এবারে কথা শুরু হচ্ছে এক বন্ধু যখন আর এক বন্ধুর কাছে গিয়ে হাজির হয় হাদিয়ে তো বানায় না আল্লাহর কাছে কি হাদিয়ে নেওয়া হবে অরাব্বুল আলমিন তুমি যে দুনিয়ার কোনো খাবার খেতে আমি তোমার জন্য দুনিয়ার সবচেয়ে ভালো খাবারটা নিয়ে আসতাম তুমি যদি দুনিয়ার কাপড় চোপড় পরিধান করতে দুনিয়ার সবচেয়ে ভালো কাপড় চোপড় হাদিয়া নিয়ে আসতাম তুমি তো দুনিয়ার কোনো খাবারও খাও না তুমি তো কোনো লেবাস পোশাক দুনিয়ার পরিধান করো না আমি তোমার জন্য কি আনতে পারি তোমার জন্য আমি সবচেয়ে পছন্দনীয় জিনিসটা হাজির করেছি মানে মৌখিক যত সম্বর্ধনা হতে পারে সমস্ত প্রশংসা মৌখিক যত প্রশংসা যত এবাদত সবগুলোকে বলে আত্মা আত্মাহিয়াতু আমি আমার মৌখিক যত প্রশংসা যত আবাদত সবগুলো আপনার জন্য হাদিয়া বেশ করছি জোরে বলেন সুবাহান আল্লাহ দৈহিক যত এবাদত সবগুলো আমি তোমার জন্য পেশ করছি অত্যাইবাতু আর্থিক যত এবাদত সব আমি তোমার জন্য পেশ করছি সবকার জন্য না খাজা বাবার জন্য এই জন্য মনে রাখতে হবে সমস্ত দৈহিক এবাদত সমস্ত আর্থিক এবাদত সমস্ত মৌখিক এবাদত সবগুলো আল্লাহ আমি তোমার জন্য হাজির করছি তোমার জন্য পেশ করছি তুমি তো এগুলো পছন্দ করো তোমার কাছে পেশ করলাম এগুলো হাদিয়া পেশ করলাম আল্লাহ তালা হাদিয়া কবুল করলেন আসসালাম আলাইকা কি পড়ছে নামাজের মধ্যে খেয়াল করেন না তো আল্লাহ এই জন্য বলছি এটা জানা দরকার এবং আরো অনেক মজার বিষয় আছে সামনে আল্লাহ তারা তিনটা জিনিস দিলেন আল্লাহর নবীও তিনটা দিয়েছিলেন আর তু অসালু অত্যবাদ কয়টা ছিল তিনটা আল্লাহ তারা কয়টা দিলেন আসসালাম আলাইকা আইয়ুহান একটা আসসালাম আলাইকা অরহমাতুল্লাহি দুই অবারাকাতুহু তিন কয়টা হলো আল্লাহ তিনটা দিলেন এবারে আল্লাহর নবী সাল্লাম এখানে আল্লাহ আসসালাম আলাইকা কা মানে এক বচন আপনার উপরে আল্লাহর নবীটাকে গ্রহণ করছেন সবার পক্ষ থেকে এই জন্য আবার আরেকটু বাড়াইলেন আসসালাম আলাইনা আসসালাম আলাইনা এই সালাম আমাদের উপরে আমাদের না মানে কি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আর আল্লাহর সব নেক সন্তান ন্যাক বান্দাদের উপরে আমি সালাম পক্ষে সালাম গ্রহণ করছি এবারে ফেরেস তারা সাক্ষী দিচ্ছেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু এবারে মূল পর্ব শুরু হচ্ছে এবার আলোচনা শুরু ফাকাল্লামাহুল্লাহ ইনদা যালিকা এই অংশ আবার তাফসীর ইবনে কাসিরে আছে এবারে আল্লাহর সঙ্গে আলোচনা শুরু হয়ে গেল ফাকাল লাহু সাল এবারে আল্লাহ তারা বলছেন বলো তুমি কি আবেদন করতে চাও করো ফাকালা এবারে আল্লাহর নবী আল্লাহর সাথে বলছেন ইন্নাকা ইত্তাখাজতা ইব্রাহিম খলিলা ও আল্লাহ তুমি ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করেছো বন্ধু বানিয়েছ ও আতাই তাহুমুল কানাজিমা তুমি তাকে বড় রাজত্ব দান করেছিলে কাল্লাম তা মুসা তাকলিমা তুমি তো মুসার সঙ্গে সরাসরি কথা বলেছ আর আতাই তা দাউদ আমুল কানাজিমা দাউদকে তুমি অনেক বড় রাজত্ব দান করেছিলে ও আলান তালাহুল হাদিদা এবং তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলে ও সাক্ষার তালাহুল জিবালা পাহাড় পর্বতকে তার অধীনস্থ করে দিয়েছিলে ও আতাইতা সুলাইমান আমুল কান তুমি সুলাইমানকেও বড় রাজত্ব দান করেছিলে ও আল্লাম তা তাওরাত আর ইঞ্জিলা ঈসাকে তুমি তাওরাত এবং ইঞ্জিলের এলেম দান করেছিলে এবং তিনি জন্ম অন্ধকে এবং কুষ্ঠ রোগীকে ভালো করতে পারত ও আজ তাহু আর তুমি তাকে এবং তার মাকে শয়তানের থেকে মুক্ত রেখেছিলে এগুলো তুমি ওনাদেরকে দিয়েছ এবারে আমাকে তুমি কি দিবে সেটা হলো তোমার বিষয় আল্লাহর কাছে আবেদন করলেন রব্বু এবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে উত্তর দিচ্ছেন এক নম্বর হল অত্যাখাস্তুকা খলিলান আমি ইব্রাহিমকেও খলিল বানিয়েছি আর আজকে ঘোষণা করছি আপনাকেও আমি খলিল হিসাবে গ্রহণ করছি জোরে বলেন সুহান আল্লাহ আমার মাকতুবুন ফিত্তাওরাতে হাবিবুর রহমান এটা তাওরাতে হাবিবুর রহমান আকারে লেখা হয়েছে হাবিব লেখা হয়েছে ওখানে খলিল লেখা হয় নাই কি লেখা হয়েছে হাবিবুর রহমান লেখা হয়েছে এরপরে দুই নাম্বার হল আমি অন্য কোন নবীকে গোটা বিশ্ববাসীর জন্য তৈরি করি নাই কিন্তু আপনাকে আমি গোটা বিশ্ববাসীর জন্য রসুল হিসেবে প্রেরণ করেছি জোরে বলেন আল্লাহ ওয়ার সালতুকা ইলান্নাসে কা ফাতান তিন নাম্বার হল আপনার বক্ষকে আমি বিদীর্ণ করেছি অবদাত সমস্ত দুর্বল জিনিসগুলো জিকিরগুলোকে আপনার থেকে বের করেছি আপনার আলোচনাকে সর্বোচ্চ স্থান দান করেছি পাঁচটা হল ফালা উজকার ইল্লা জুকির তামাই আপনার নাম আমার নাম যখনই উচ্চারণ করা হবে সঙ্গে সঙ্গে আপনার নামটা উচ্চারিত হবে আজানে বলে আসাদু আল্লাহ ইলাহা সঙ্গে সঙ্গে আর সাক্ষী চলে আসে কি অশাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু মোহাম্মদ রসুল্লাহ একামতের মধ্যেও তাসাহুদের মধ্যেও দুনিয়ায় প্রত্যেকটা মুহূর্তে কোথাও না কোথাও আদান হচ্ছে একামত হচ্ছে দূরত পড়া হচ্ছে সব জায়গায় আল্লাহর নামের সঙ্গে নবী মোহাম্মদ সাল্লাহ নামটা উচ্চারিত হচ্ছে ঠিক কিনা এটা আল্লাহ তারা বলছেন ফালা উজকারু ইল্লা তামাই আমার নাম যখনই উচ্চারণ করা হবে আমার সঙ্গে সঙ্গে আপনার নামটা উচ্চারিত হবে আমি আপনার উম্মাদকে গোটা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছি সাত নম্বর হল অজাল তু উম্মাতাকা ওয়াসাতান আমি আপনার উম্মাদকে মধ্যমপন্থী উম্মাদ বানিয়েছি আট নম্বর হল অজাল তু উম্মাতাকা হুমুল আব্বালিন হুমুল আখিরিন আপনার উম্মাদকে আমি আব্বাল এবং আখের বানিয়েছি দুনিয়ায় আসার দিক থেকে আখের আর জান্নাতে ঢোকার দিক থেকে আব্বাল হবে নয় নম্বর ওয়াজাল তুকা উম্মা তুকা লা তাজুজ আলহম খুদ্বাতুন হাত্তা আন্না আন্নাকা আবদি ওয়া রাসূলি আপনার উম্মতের জন্য আমি খুদবা নির্ধারণ করে দিয়েছি তাদের খুদবা সম্পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত এই সাক্ষী না দিবে ওয়াসাদু আন্না মুহাম্মাদ আব্দুহু এটা খুদ্বার একটা অংশ এটা খুদ্া দিতে হবে দশ নম্বর হল ওয়াজাল তুকা আব্বালা ফালকিন ওয়াতাই তুকা সাবামিনাল মাসানি আপনাকে আমি সাতটা জিনিস দান করেছি যা বারবার পাঠ করা হচ্ছে নবীন কাবলাকা আপনার আগে আর কোন নবীকে এইগুলো দেওয়া হয় নাই সে সাতটা কি সুরায় ফাতে আয়াতগুলো আর আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি যে হাউজে কাউসার থেকে আপনি আপনার উম্মাদদেরকে পানি পান করাবেন একবার যারা সেই হাউজে কাউসারে পানি পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাদের আর কোনো পিপাসা লাগবে না জোরে বলুন সুহান আল্লাহ এই হাউজে কাউসার পানি পান করতেও শর্ত আছে বেদাত করা যাবে না যখন আল্লাহ নবী পানি পান করাবেন দলে দলে মানুষ আসবে হঠাৎ করে পর্দা পড়ে যাবে আল্লাহর নগর আল্লাহ এ তো আমার উম্মত আমার উম্মত কেন পর্দা পড়ে গেল আল্লাহর পক্ষ থেকে বলা হবে হে নবী আপনি জানেন না এই লোকগুলো যদিও আপনার উম্মত নামাজ রোজা করেছে ঠিকই কিন্তু আপনার মৃত্যুর পর এরা বেদাত করেছে এরা তিন দিনা মিলাদ চল্লিশা মিলাদ এরপরে জশ্নে জুলুস আরো কত বেদাত তৈরি করেছে এই সবগুলো করেছে অথচ আপনি এগুলো করেন নাই সাহাবারা করেন নাই কোরআনে আমি বলি নাই হাদিসে আপনি বলেন নাই এরা নতুন নতুন এবাদত তৈরি করেছে এই লোকগুলো ঠিক মতো নামাজ পড়ে নাই রোজা রাখে নাই কিন্তু বেদাত করায় পটু ছিল এই জন্য পর্দা পড়ে যাবে শর্ত আছে বেদাত করতে করা যাবে না আপনাকে কাউসার দান করলাম এরপরে আল্লাহ নবীকে আরো আটটা জিনিস দান করছেন খুব খেয়াল রাখবেন আমরা তো শুনি খালি মেয়েরাজে নামাজ নিয়ে আসছে নামাজ একটা গুরুত্বপূর্ণ বিষয় ঠিকই আছে তাফসিরে এবনে কাসির বাংলা আছে ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা বাংলা করেছে তার ছয় নাম্বার খন্ডে কাহিনীগুলো আছে ছয় নাম্বার খণ্ডের দুইশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠে পাবেন এই অনুবাদটা আছে আপনাকে আমি আটটা জিনিস দান করেছি কি কি আটটা জিনিস আল ইসলাম এক নম্বরে কি ইসলাম দিয়েছি দুই নাম্বার হল অল হিজরাতু হিজরত দিয়েছি তিন নাম্বার হলো জেহাদ চার নাম্বারে সালাদ পাঁচ নাম্বারে সাদাকা ছয় নাম্বারে সম সাত নাম্বার আমরুবিল মারুফ আট নাম্বার হচ্ছে নাহিয়া নীলমুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই আটটা জিনিস দান করেছেন এতে বোঝা যায় মেয়েরাজটা হয়েছিল আল্লাহর নবীর জীবনের শেষ দিকে মক্কার জীবনের শেষ দিকে কারণ মক্কার জীবনে যখন আল্লাহর নবীর চাচা আবু তালেব মারা গেল আবার খাদিজাও মারা গেল মক্কায় তিনি অসহায় অবস্থায় পড়ে গেলেন এবারে আল্লাহর পক্ষ থেকে একটা প্রশিক্ষণ দেওয়ার দরকার ছিল আপনাকে হিজরত করতে হবে হিজরত করার পরে আপনি একটা রাষ্ট্র পরিচালনা করবেন রাষ্ট্র পরিচালনা করার জন্য এই জিনিসগুলো দরকার আছে জেহাদ করতে হবে হিজরত করতে হবে সালাত আদায় করতে হবে সালাতের মাধ্যমে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ রাখতে হবে কাতার সোজা করতে হবে এই জন্য হাদিসে বলা হয়েছে আল্লাহ নবী সাল্লাম নামাজের কাতারে দাঁড়িয়ে বলতেন সব্বু সুফু ফাকুম তোমরা তোমরা তোমাদের কাতার গুলো সোজা করে নাও তার অসু একেবারে তীরের মতো সোজা করো তীর নিক্ষেপ করার সময় যেমন গুলি মারার সময় সোজা করে সোজা করবে তার অসু সোজা করো মাঝখানে ফাঁকা রেখো না আঁকা বাঁকা করো না অলা তাখতালিফু ফাইফুল্লাহ হুবাইনা কুলুবিকুম যদি কাতারের মধ্যে বাঁকা করো তোমাদের অন্তরের মধ্যে বক্রতা শুরু হয়ে যাবে বোঝা গেল সালাদটা মানুষের জীবনের সামাজিক একটা বিশাল গুরুত্ব রাখে এজন্য সালাতের প্রশিক্ষণ দিতে হবে সোজা কাতার সোজা করতে হবে কাদের সঙ্গে কাজ ঘাড়ের সঙ্গে ঘাড় মিলিয়ে তারপরে দাঁড়াও এরপরে বলা হয়েছে তোমরা নামাজের মধ্যে যেরকম ঐক্যবদ্ধ হচ্ছ দৈনিক পাঁচবার তোমরা ঐক্যবদ্ধ হচ্ছ এলাকার লোকেরা এরপরে জুমার দিনে আরেকটু বড় পরিসরে ঐক্যবদ্ধ হচ্ছ এরপরে আবার ঈদের দিনে তোমরা ঈদগাহে গিয়ে সব মিলিত হচ্ছ এরপরে দুনিয়ার সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য মক্কায় হজের সময় আরাফাতের ময়দানে সম্মেলন করার ব্যবস্থা করা হয়েছে জোরে বলুন সুবাহ কি আল্লাহর নেয়ামত আল্লাহ রাব্বুল আলমিন এই উম্মতকে ঐক্যবদ্ধ রাখার জন্য পাঁচ অক্ট নামাজের মাধ্যমে একে অপরের খোঁজ নেবে দেখা হবে সাক্ষাৎ হবে এরপরে জুমার দিনে আরো বড় পরিসরে এরপরে ঈদের দিনে আরো বড় আকারে এরপরে গোটা দুনিয়ার মুসলিমরা একটা দেহ সমতুল্য সেইটা প্রমাণ করার জন্য আরাফাতের ময়দানে ঐক্যবদ্ধ হয়ে যাবে কোনো ভাষার পার্থক্য নাই লেবাস পোশাকের সব পার্থক্য নাই সব এহরামের কাপড় পরা কারো লেবাস রঙিন কারো দামি কারো কম দামি তা নাই সবগুলো এক পোশাকের পোশাকের এক মাঠে কারো জন্য বিশেষ আয়োজন নাই আগে আইনে লড়াই মে আগার ওয়াক্তে নামাজ কেবলা রুহ কে জমি বুস হয়ে কৌমে হেজাজ এক ही सफ में खड़े हो गए महमूद अयाज न कोई बंदा रहा और न कोई बंदा নওয়াজ সব এক কাতারে দাঁড়িয়ে গেছে এখন আর কারো মধ্যে কোনো ভেদাভেদ নেই এক কাতারে গোলাম মালিক সব দাঁড়িয়ে গেছে কেউ বলে ওই রিক্সাওয়ালা তুই কেন আমার পাশে দাঁড়াইলি এখন আর কোনো কথা নেই সব দাঁড়িয়ে গেছে আল্লাহর সামনে নামাজের শিক্ষা কি সুন্দর শিক্ষা সালাদ দেওয়া হলো সালাতের মাধ্যমে এই ভ্রাতৃত্ব এবং বন্ধুত্ব সৃষ্টি হবে এরপরে অভাবীদেরকে সৎকা দিবে জাকাত ফরজ করা হয়েছে এরপরে তাইতুকে সদকা বা সম সমের মাধ্যমে ক্ষুধা অনুভব করবে এরপরে ওয়াল আমরুবিল মা রূপান্নাহিয়াদের মনকার করবে এই আটটা জিনিস আপনাকে দান করা হলো আল্লাহর হাবিব ফরমান আল্লাহর হাবিব আরো কিছু দোয়া করলেন আল্লাহ আমি তোমার কাছে তিনটা জিনিস আবেদন করছি আরো এক নাম্বার হলো আমার উম্মতের গুণাগারের গুলোকে তুমি আগের যুগের উম্মতের মতো চেহারা পরিবর্তন করে দিয়ে সাপ বিচ্ছু আর বানর তৈরি করবে না দুই নাম্বার আবেদন হচ্ছে আমার উম্মতের অন্যায়ের কারণে গোটা উম্মতকে একসঙ্গে হালাক করবে না ধ্বংস করবে না তিন নাম্বার হল আমার উম্মতকে রিজিকের অভাব দিয়ে একবার ধ্বংস করবে না একদিকে যদি অভাব দেখা দেয় আর একদিকে সচ্ছলতা দান করবে এই আবেদনগুলো আল্লাহ নবী করেছিলেন এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে পাঁচ রক্ত নামাজ দেওয়া হলো আল্লাহর হাবিব ফরমান পদ্মালানি রব্বি বিসিদ্দিন আমাকে আল্লাহ ছয়টা জিনিস আরো স্পেশাল ভাবে দান করেছেন সেই ছয়টা জিনিস হচ্ছে হওয়াতিহাল কালামে ও মাহু কোরআনুল করিমের সুরায় বাকারার শুরুর যে আয়াতগুলো এবং শেষের আয়াতগুলো আল্লাহ তারা দান করেছেন আমিউল হাদিস জামিউল কালাম দান করেছেন অল্প কথায় অনেক অর্থ প্রকাশ করার যোগ্যতা আমাকে দান করেছেন আমাকে গোটা বিশ্ববাসীর জন্য জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান নাম থেকে বা সাবধানকারী হিসেবে পাঠিয়েছেন অকাজাফা ফি কুলুবে আদাইয়া রব মিন মাসিরাতে সাহারিন আমার অন্তর আমার শত্রুদের মনের মধ্যে এক মাস দূরের থেকে ভয় সৃষ্টি করে দেন এটা আমার বিশেষ মজদা বৌহাইল্লাতলিয়াল গনাইম আর আমার জন্য গণিমাতের মাল কুফফারদের সঙ্গে যুদ্ধ হলে যে মাল পাওয়া যায় তার নাম হচ্ছে গণিমাত এই গনিমাতের মাল আমার জন্য হালাল করা হয়েছে ওয়ালাম তাহিল্লালিয়া হাদিন কাবলি আমার আগের কারো জন্য হালাল করা হয় নাই অজুয়েলাতলিয়াল আরদু কুল্লুহা মাস্তিদা তাহুরা আর গোটা সৃষ্টিকে গোটা বিশ্বের জমিনটাকে আমার জন্য মসজিদ এবং তহুর মানে পবিত্র তার মাধ্যম বানানো হয়েছে যদি নামাজের টাইম হয়ে গেল যেইখানে সময় হয়ে যাবে ওইখানে মাটির উপরে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো উজু নাই মাটি দিয়ে তাই করতে পারবো এটা শুধু আমাকেই দেওয়া হয়েছে আগের কোন উম্মতকে এইগুলো দেওয়া হয় না এই জন্য বলেন সুভার আল্লাহ আমাদের নবীকে আল্লাহ তারা এগুলো দান করলেন এখন একজন লোক কৃষক মাঠে নামাজের টাইম হয়ে গেল রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করে দিল কোনো অসুবিধা নেই আমার জন্য গোটা পৃথিবীর মাটিটাকে মাস্তিদ বানিয়ে দেওয়া হয়েছে এবং পবিত্রতার মাধ্যম বানিয়ে দেওয়া হয়েছে যেখানে আমার নামাজের টাইম হয়ে যাবে যাবে দাঁড়িয়ে যাব উজু না থাকলে মাটি দিয়ে তাইম্মম করতে পারবো কোনো পার্থক্য করা হয় নাই এইভাবে আল্লাহ রাব্বুল আলমিন পঞ্চাশক্ত নামাজ ফরজ করে দিলেন এবারে তিনি আর্স থেকে চলতে শুরু করলেন আসার পথে মুসা আলাই ইসলাম জিজ্ঞেস করলেন দাঁড়াও কি এনেছ পঞ্চাশক্ত নামাজ উম্মতকে দেওয়া হয়েছে মুসার সালাম বললেন যাও তোমার উম্মত এগুলো পারবে না আমি বড় পরীক্ষা করেছি বনে ইসরাইলদেরকে ওরা এগুলো করে নাই আল্লাহর হুকুম পালন করতে পারে এ কমাই নিয়ে আসো মৌসা আলাই ইসলাম ফেরত দিলেন আল্লাহর জিব্রাইলের সাথে পরামর্শ করলেন ইঙ্গিত করলেন জিব্রাইলকে জিব্রাইল বলেন হা হ্যাঁ, আপনি যেতে পারেন আবার গেলেন বোঝা গেল জিব্রাইল সাথেই ছিল তাহলে সাথে পাইল কোথায় জিব্রাইল যদি ওই যে সিদ্ধাতুল মন্তাহায় থেকে যায় তাহলে এই পরামর্শ করে থেকে মুসা আলাই ইসলাম যখন বললেন আল্লাহর কাছে ফিরে যাও আল্লাহর নবী জিব্রাইলের দিকে তাকাইলেন পরামর্শ করার সুরাত ধরে ইব্রাহিম বললেন হ্যাঁ আপনি যেতে পারেন আবার নবী চলে গেলেন এই রকম পাঁচ পাঁচ বার করে কমানো হলো কেন মুসার কাছে আল্লাহ তারা পাঠাইলেন আর মুসা কেন ফেরত দিচ্ছে ব্যাপারটাকে রহস্যটাকে আল্লাহ কি জানতেন না যে পাঁচক নামাজ আসল বিষয়টা হচ্ছে মুসা আলাইহ সালাম দুনিয়াতে বসে আল্লাহকে দেখার জন্য নয়বার আবেদন করেছিল কয়বার রব্বি আরিনি আংজু ইলাইকা ও আমার রব আমি একটু তোমাকে দেখতে চাই আমাকে দেখা দাও নয়বার আবেদন করেছিল আল্লাহ রব্বুল আলমিন মুসা আলাহ ইসলামকে বললেন ওয়ালা কি আনি তুমি আমাকে দুনিয়াতে বসে দেখতে পারবে না ওয়ালা কিনজুর ইলাল জাবাল তুমি বরং পাহাড়ের দিকে তাকাও সেইখানে আল্লাহর নূরের তাদাল্লি দিল পাহাড় জলে পড়ে সারকা হয়ে গেল আল্লাহ তারা মুসাকে দেখা দেন নাই নয়বার আবেদন করেছিল আল্লাহ রব্বুল আলমিন সেজন্য মুসার মাধ্যমে আল্লাহর নবীকে বারবার ফেরত দিচ্ছেন একদিকে যেমন তার মাহবুবকে বারবার কাছে ডাকছেন আবার ফেরত দিচ্ছেন আবার ডাকছেন অপরদিকে মুসা আলাইসালাম যদিও আল্লাহকে দেখতে পারেন নাই বরং আল্লাহর সঙ্গে যে সরাসরি সাক্ষাৎ করেছেন কথা বলেছেন তার সঙ্গে নয়বার দেখা করে তার সেই আকাঙ্ক্ষাটা পূর্ণ করেছেন জোরে বলুন সুহার আল্লাহ আল্লাহর নবী যখন এই পাঁচবারের বারে যখন আর বলেন আমি আর যাব না আমার বড় লজ্জা হচ্ছে লজ্জার কারণ কি পাঁচবার করে কমানো হয়েছে এখন যদি আবার যায় আর পাঁচবার কমাইয়া দেয় তাহলে থাকবে কিছু খালি হাতে ফেরত যেতে হবে সেই জন্য ইন্দি তুমি আমার বড় লজ্জা লাগে আমি আর যাইতে পারবো না আল্লাহ তালা সঙ্গে সঙ্গে বললেন মা হে নবী আপনার এই পাঁচ অক্ত নামাজ আপনাকে দিয়েছি আমার কাছে কথার কোন পরিবর্তন নাই পরিবর্তন নাই পঞ্চাশ থেকে পাঁচ অক্তে নিয়ে আসলেন আর পরিবর্তন নাই আমার ভাইয়েরা কোরআনুল করিমের যেইখানে প্রশ্ন আসবে ওইখানে উত্তরের দিকে ইঙ্গিত রয়েছে এখানে আল্লাহ বলেছেন লাদাইয়া আমার কাছে কোনো পরিবর্তন নাই তার মানে তোমাদের কাছে পরিবর্তন তোমাদের উপরে পঞ্চাশত্ব ফরজ করেছিলাম সেইখান থেকে পাঁচ অক্টে কমানো হয়েছে এটা তোমাদের হিসাবে পরিবর্তন কিন্তু আমার কাছে পঞ্চাশ অক্ট নামাজের জন্য যে সব বরাদ্দ ছিল আমি পাঁচ অক্টের জন্য সেই পুরা সবটাই দান করব এখন আপনি কি উত্তর দিবেন মেয়েরাজের কোন নির্দিষ্ট নামাজ নাই মেয়েরাজের রাত্রে কোনো নামাজ নাই দিনে কোনো রোজা নাই ও আমার ভাইয়েরা এই প্রশ্নগুলো করে কারা আমি উত্তর দাদাকে দিয়ে দেই আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে বলবেন ভাই যান মেয়েরাজের নামাজ হল সতেরো রাখাত কয় রাখাত সতেরো রাখাত কেমনে খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন মেয়েরাজের নামাজ কয় রাখাত তার মানে কি হজরে দুই রাখাত জোহরে চার রাকাত আসরে চার রাকাত মাগরীবে তিন রাকাত এশায় চার রাকাত কয় রাকাত হল এই নামাজটা আল্লাহর নবী মেয়েরাজ থেকে নিয়ে এসেছেন তুমি এই নামাজ পড়ো না তালাশ করো মেয়েরাজের নফল নামাজ কি আছে ও মুসলমান হাজার কলা গাছ যদি একাত্র করা হয় একটা তাল গাছ তৈরি হবে না একক তো নামাজ ফরজ নামাজ যদি তুমি মিস করো সারা দুনিয়া যদি সেজদা পরে থাকো সারা জীবন সেজদা পরে থাকলেও ওই একক তো নামাজের সমান নফল নামাজ দিয়ে পূরণ করতে পারবে না এই জন্য মেয়েরাজের নামাজ বলতে কিছু নেই মেয়েরাজের রোজা বলতে কিছু নেই মেয়েরাজের নামাজ হল সারা জীবন পাঁচত্ব নামাজ দায় করতে হবে এই পাঁচত্ব নামাজ নিয়ে আল্লাহর নবী সালাম যখন আসলেন পরের দিন সকালে জিব্রাইল আসতে হাজির হলেন জোহরের সময় হাজির হলেন আল্লাহর নবীকে আবার জমজম কুয়ার কাছে নিয়ে গেলেন তারপরে নামাজ উজু করাইলেন এরপরে বাইতুল্লাহ সামনে নিয়ে হাজির করলেন আম্মানি জিব্রাইল ও জিব্রাইল ইমামতি শুরু করলেন আল্লাহর নবীকে দুই দিন প্রথম দিন প্রত্যেকটা নামাজ শুরু হতে আর দ্বিতীয় দিন শেষের হচ্ছে নামাজ পড়াইলেন এরপরে বললেন হাজা ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ সাল্লাম এই দুই দিন পর্যন্ত আপনাকে যেই সময়ে যেই পদ্ধতিতে নামাজ পড়ানো হলো এটাই হচ্ছে একামতে সালাদ নামাজ কায়েম করা এই রকম যারা পড়বে তারা নামাজ কায়েম করলো বোঝা গেল দুনিয়ার কোনো ফকিরের জন্য ব্যাখ্যা রাখা হয় নাই নামাজ পড়ার মতো পড়লে নামাজ একবার পড়লে চলে নামাজ মনে মনে পড়লে চলবে এরা মনে মনে পড়ে আল্লাহর নবীকে কি জিব্রাইল মনে মনে শিখাইছিল না বাস্তব নামাজ শিখে দিয়েছিল যেই নামাজ জিব্রাইল শিক্ষা দিয়েছেন ওই নামাজটা পড়তে হবে সুতরাং কোন ফকিরের কথায় মাথা চলবে না পড়া নামাজ নাকি লাগে না তার চূড়ান্ত মাকামে গেলে নামাজ লাগেই না দলিল দেয় কি সুন্দর কোরআন দিয়ে তুমি তোমার রবের এবাদত করো যতক্ষণ পর্যন্ত একিন না আসে একিন আসতে লাগবে না একটু দলিল কোরআন আয়াত সুরাই হিজরের নিরানব্বই নম্বর আয়াত একই না আসা পর্যন্ত ইবাদত করো একই না আসলে রাখবে না এখন মুরিদদের কয় ঠিকই তো কোরআনই তো আছে এটা ও আমার ভাইয়েরা এইখানে কোরআনের অর্থ চুরি করেছে একিন মানে এখানে কোন আধ্যাত্মিক চূড়ান্ত বিশ্বাস না এখানে একিন মানে মৃত্যু আল্লাহর নবী নিজে ব্যাখ্যা দিয়েছেন তোমরা মৃত্যু পর্যন্ত ইবাদত করো আমরা আল্লাহর নবীর জীবনী তো দেখি আল্লাহর নবী নিজে যখন মৃত্যু রোগে আক্রান্ত হয়ে পড়লেন মাস্তিদের যাওয়ার মতো ক্ষমতা ছিল না আল্লাহর নবী কি সুন্দরভাবে বললেন আয়েশাকে ডেকে বললেন মুরু আবা আবাকৃনি সাল্লিবিন্নাস আবু বকরকে বলো সেই জন্য লোকদের ইমামতেই করে মুসলিম শরীফ দুই নম্বর খন্ডের বাইশ নম্বর পৃষ্ঠাধিষ্ঠা আছে মুরু আবু বকরিন সাল্লিবিন্নাস আবু বকরকে বলো সেই জন্য লোকদের ইমামতেই করে قالت قلت يا رسول الله ان ابا بكر رجل اسيف আয়েশা বললেন ইয়া রাসুল আল্লাহ আবু বকর তো নরম মানুষ আপনার জায়গায় দাঁড়াইলে কেঁদে ফেলবে নামাজ পড়াইতে পারবে না আওয়াজ শোনা যাবে না ওমরের আওয়াজ বড় আছে আপনি ওমরকে বলুন সেজন্য ইমামতি করে আল্লাহ নবী বলেন আবু বকরকে বলেন নামাজ পড়াবার জন্য আয়েশা এবারে হাফসার কাছে গেলেন ওমরের মেয়ে হাফসার কাছে গিয়ে বললেন তুমি একটু সুপারিশ করো হাফসাও যোগ দিলেন আল্লাহ আর এক স্ত্রী এই দুইজনে মিলে বললেন আবু অমরকে বলেন আল্লাহ নবী রাগ করলেন তোমরা কি সেই ইউসুফের মতো যে মহিলারা কুপরামর্শ দিয়েছিল আমাকে সেরকম অন্যায় পরামর্শ দিচ্ছ তোমরা আবু বকরকে বলো নামাজ পড়াবার জন্য আবু বকর সিদ্দিক নামাজের এমামতি শুরু করে দিলেন আল্লাহর নবী এবার একটু শরীরটা সুস্থ হলো আর দুজন লোকের সাহাবির কাঁধে ভর দিয়ে গেল এখানে লেখা আছে কান্নাহু আল্লাহর নবী দুইটা লোকের কাঁধে হাত বর দিয়ে তারপরে মসজিদে রওনা হলেন পরে যে লাহু তাহুত্তানি বিল আরদে আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল আবু করে কাছে গিয়ে বসলেন এবারে আল্লাহর নবী ইমামতি করছেন আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীকে অনুসরণ করছেন আর অন্যরা আবু বকরকে অনুসরণ করছে এইভাবে জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত মসজিদে গেলেন ও আমার ভাইয়েরা যেই নবী সম্পর্কে আল্লাহ করে বলেছেন হে নবী আল্লাহ তালা আপনার আগের পিছের সমস্ত গুণা ক্ষমা করে দিয়েছেন সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় মস্তিরে গিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়ছেন আর আমার দেশের একদল ফকির তারা আধ্যাত্মিকতার চূড়ান্ত মা কামে গেলে নামাজ লাগে না এইগুলো পীর না শয়তান পরিষ্কার শয়তান এগুলো আল্লাহর অলি না অলি ঠিকই তবে কার অলি শয়তানের অলি এই জন্য মনে রাখতে হবে খবরদার নামাজ মাপ নাই মেয়েরাজ থেকে নামাজ নিয়ে আসলেন পথের মধ্যে আরো কিছু ঘটে আমি কত বলতে যাবো এখন এমনি লোকজন কমে গেছে এরপরে বলতে গেলে রাত্র শেষ হবে না কত রাত্র চলে যাবে এই মেয়েরাজের আল্লাহ রাসুল সাল আমি কিছু আলোচনা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করি শেষের দিকে যাচ্ছি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এখানে আরো কিছু দেখেছেন আল্লাহ একবার আল্লাহ রসুল সাল্লাম ওইখানে দেখলেন একদল মানুষ ফসল বন্ধন করছেন খেতে ফসল রোপণ করছেন ফসল পেকে যাচ্ছে কেটে আনছেন আবার ফসল হচ্ছে আবার কাটছেন আবার আসছে ফসল আল্লাহর নবী জিজ্ঞেস করেন জিব্রাইল এরা কারা এরা হচ্ছে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে মুজাহিদিন তারা তুদাফুল হাসানাতু যাদের নেয়ামত আল্লাহ তারা কামল গুলো সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয় মুজাহিদিন যারা মুজাহিদিন খেয়াল রাখা দিনের জন্য জেহাদ গুরুত্বপূর্ণ অধ্যায় আজকে এটা ভুলে গেছি এই মেয়েরাজের আলোচনা করতে গিয়ে আমরা বারবার বলেছি আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফ থেকে কোথায় চলে গেলেন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন ওই বাইতুল মুকাদ্দাসে আল্লাহর নবী মমতি করেন বক্তব্য দিলেন সেই বাইতুল মুকাদ্দাস কি মুসলমানদের দখলে না কাফেদের দখলে এহুদিদের দখলে মুসলমানদের খবর নাই মেয়েরাজের আলোচনা হয়তো আজকে সারা বাংলাদেশে চলছে এই মেয়েরাজের আলোচনা চলল কিন্তু যেইখান থেকে আল্লাহর নবী মেয়েরাজে গেলেন ওইখান থেকে তো আসল মেয়েরাজ সেই মসজিদকে উদ্ধার করার কোনো কথা নেই মসজিদকে মুক্ত করার কোনো কথা নাই যতক্ষণ পর্যন্ত বাইতুল মোকাদ্দাস মুক্ত করার কথা না হবে অতক্ষণ পর্যন্ত মেয়েরাজের আলোচনা পূর্ণ হতে পারে না এই জন্য বাইতুল মোকাদ্দাস মুক্ত করতে হবে মুসলমানকে মারা হচ্ছে সেখানে মুসলমানদের বাড়িঘরগুলো দখল করে ফেলেছে ওরা মুসলমানদের বাড়িঘর ভেঙ্গে দিয়ে জোর করে দখল করছে আর এদেরকে যদি কি করা হয় এদের বিরুদ্ধে লড়াই করা হয় তারা হয়ে যায় জঙ্গিবাদীরা ওরা কি চিন্তা করতে পারছেন বাংলাদেশে যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলো তো নিজেদের দেশের জন্য যারা যুদ্ধ করলো তারা কি মুক্তিযোদ্ধা তারা দেশের সূর্য সন্তান এটা যদি হয় তাহলে আফগানিস্তানে যারা নিজের দেশ রক্ষা করার জন্য যুদ্ধ করে তারা কি ফিলিস্তিনে যারা নিজের দেশের জন্য যুদ্ধ করে তারা কি ইরাকে যারা নিজের দেশের জন্য যুদ্ধ করছে তারা কি তারাও তো মুক্তিযোদ্ধা কিন্তু আমার দেশের যত পত্রিকা দেখবেন সবগুলো লেখে যদি মুজাহিদিন মারা যায় লেখে এতজন সন্ত্রাসী মারা গেছে জঙ্গিবাদী মারা গেছে আর যদি আমেরিকান সৈন্য মারা যায় এতজন সৈন্য মারা গেছে এই জন্য মনে রাখতে হবে আজকে মুসলমানরাও এহুদি খ্রিস্টানদের মিডিয়ার দ্বারা এত প্রভাবিত হয়েছে নিজেদের জাতিসত্তাকে ভুলে গেছে এই জন্য জেহাদ এটা একটা গুরুত্বপূর্ণ দামে আজকে সেদিকে আলোচনা করে যাচ্ছি না ইঙ্গিত দিলাম খালি এরপরে আল্লাহ নবী আরো কিছু লোক দেখলেন সুম্মা আতা আলা কৌমিন আর একদল মানুষ দেখলো যাদের মাথাগুলো পাথর দিয়ে ভেঙ্গে দেওয়া হচ্ছে চুরমার করে দেওয়া হচ্ছে কুল্লামা রুদে খাতা আদাত কামা কানাত আবার যখন পাথরটা আনাত আনতে যায় পাথর ফেরেস্তা আবার মাথাটা ঠিক হয়ে যায় আগের মতো এরকম বারবার মাথা ভেঙ্গে দেওয়া হচ্ছে জিব্রাইল ওবাই জিব্রাইল এই লোকগুলো কারা কালাহা উলাই এই যে লোকগুলোর মাথা ভেঙ্গে দেওয়া হচ্ছে আবার পাথরটা কুড়িয়ে আনতে গেলে পরে মাথা ঠিক হয়ে যাচ্ছে এ হলো ওই সমস্ত লোকেরা যারা মাথা সেজদায় গিয়ে নত করত না যারা আল্লাহর কাছে মাথা ঝুকাতে রাজি ছিল না মাথা ভারী ছিল ওদের মাথাগুলোকে ভেঙ্গে চুরমার করে দেওয়া হচ্ছে ثم تعالى قوم على أقبالهم رقاون وعلى أدبارهم ركاون يصرحون كما تصرع الإبل والنعم والنعم ويأكل الضري والزقوم ورضف جهنم وحجارتها قال ما هؤلاء يا جبرائيل قال هؤلاء الذين لا يؤدون صدقات أموالهم আর একদল মানুষ দেখা গেল যেই মানুষগুলো যেই মানুষগুলো উটের মতো গরু ছাগলের মতো ঘাস খাচ্ছে এবং জাহান্নামীদের পুজ রক্ত পান করছে পাথর খাচ্ছে বললাম হে জিবরে এই লোকগুলো কারা বলে এরা হচ্ছে ওই লোকগুলো যারা মাদের সৎকা দেয় না জাকাত দেয় নাই আল্লাহ তালা তাদের উপরে জুলুম করেন নাই ওরা আল্লাহর হক আদায় করে নাই গরিবদের হক আদায় করে নাই সেজন্য আল্লাহ তালা ওদেরকে এরকম শাস্তি দিচ্ছেন দুইজন এরপরে আর দল মানুষকে দেখতে পেলেন যাদের সামনে তাজা ভুনা করা গোস্ত রয়েছে একটা ব্যাগে আর একটা ময়লাযুক্ত ড্যাগের মধ্যে পচা গোস্ত রয়েছে ওই লোকগুলো সেই পবিত্র পরিচ্ছন্ন ড্যাগের থেকে ভালো গোস্ত না খেয়ে পচা গোস্ত খাচ্ছে জিব্রাইল আল্লাহ নবী জিজ্ঞেস করলেন ভাই জিব্রাইল এরা কারা এদের কি পরিচয় এদের কি অপরাধ এরা হচ্ছে আপনার উন্মতের ওই সমস্ত লোকেরা তাকুন আলমার আতুল হালাল তৈবাতু যার ঘরে পবিত্র স্ত্রী আছে বিয়া করা স্ত্রী আছে সেই স্ত্রী বাদ দিয়ে সে অন্য কোনো হারাম মহিলার কাছে যায় ফয়াতি এমরাতান খবিসাতান কোন খবিস মহিলার কাছে যায় ফয়াবি তেন্দাহা তার কাছে গিয়ে রাত্রি জাগরণ করে তার কাছে থাকে হাত্তা ইসবিহা এই লোকগুলোকে দেখানো হচ্ছে এই রকমের সুদখোর ঘুষখোর সবগুলো আলোচনা আছে আমি বলতে গেলে অনেক সময় লাগবে আজকে আর ওদিকে আগাচ্ছি না এইভাবে আল্লাহ রসুলকে জান্নাত নামের সব দেখানো হলো এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আবার বাইতুল মোকাদ্দাসে ফিরে আসলেন বাইতুল মোকাদ্দাসে এসে ওই যে বাহনটা বাধা ছিল ওখান থেকে নিয়ে গেলেন আবার বোরাকে করে মক্কা পর্যন্ত চলে আসলেন মক্কায় আসার পরে আল্লাহর নবী সকালবেলা বাইতুল্লার সামনে বসে আছেন এই সময় পাশ দিয়ে আবু জাহেল যাচ্ছিল আবু জাহেল আল্লাহর নবীকে দেখলে একটু মজা করত আলা আবু জাহেল যখনই আল্লাহ রসুলকে দেখল আবু জাহাল জিজ্ঞেস করলো আমার রাবিহি আদুবুল্লাহ আবু জাহাল ফাজা হাত্তা জালা সাইলাইহি আবু জাহাল এসে আল্লাহর নবীর কাছে বসলো ফাকাল আল্লাহু কাল মুস্তাজি আল্লাহর নবীকে উপহাসের ছলে আবু জাহেল বলল হালকা নামিন সাইন আজকে নতুন কোন খবর আছে নাম আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেন হ্যাঁ আজকে একটা নতুন খবর আছে ওয়ামা হুয়া বলেন সেটা কি কালা ইন্নি উসরিয়া বি আল্লাইলাতা আজকের এই রাতে আমাকে ভ্রমণ করানো হয়েছে কালা ইলা আইনা আবু জাহেল জিজ্ঞেস করলো কোন পর্যন্ত গিয়েছ কালা ইলা বাইতুল মাকদিস বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছি কালা সুম্মা আসবাহতাবাইনা নাইনা এরপরে আবার রাতের মধ্যে আবার ফিরে আসছেন কালা নাম হ্যাঁ তাই তো قال فلم يرى أن يكذبه مخافة أن يجحد الحديث عند قوم إليه আবু জাহেল ইচ্ছা করেছিল একটা অট্টহাসি হাসবে তা করে না নিজেকে সম্বরণ করলো কারণ যদি আবার তার কমকে ডেকে আনলে তারপরে স্বীকার না করে এই জন্য সে নিজেকে সামলাইয়া বলল আর আইতা ইন দাও তো কৌমাকা তু হাদ্দিস হুম বেমা হাদ্দাস্তানি আচ্ছা বলো আমি যদি তোমার সম্প্রদায়ের লোকদেরকে ডেকে আনি তাহলে তুমি আমাকে যা বললা তাকে বলবা ওদেরকে আবু জাহেল মনে করে একটা অস্ত্র পাইছে এইবার এইটা দিয়ে মোহাম্মদের সঙ্গীদেরকে ভাগান যাবে এইটাকেও বিশ্বাস করবে না ফাঁকালা আল্লাহর রাসুলাম বলেন হ্যাঁ আমি তোমার সঙ্গে যা বলেছি সবাই সঙ্গে তা বলবো কোনো অসুবিধা নাই ডেকে আনো আবু জাহেল সোজা চলে গেছে আবু করে বাড়িতে আবকর শুনো এতদিন পর্যন্ত আমরা তোমাকে বলেছিলাম তুমি যার সঙ্গে চলো লোকটা বড় পাগল কোন প্রমাণ দেখাতে পারি না আজকে প্রমাণ পেশ করব আবু বকর জিজ্ঞেস করলো কি প্রমাণ বলল দেখো তোমার সেই বন্ধু বলছে আজকের এই রাত্রে নাকি এখান থেকে বাড়িতে মোকাদ্দাস তারপরে আরস পর্যন্ত ভ্রমণ করেছে আসমানেরটা বাদ দিলাম বাইতুল মোকাদ্দাত পর্যন্তই ধরি এক মাসের দূরত্ব সেইটা নাকি রাত্রে গেছে আবার চলে আসছে এটাও তো বিশ্বাস করা যায় আবু জাহের আরো লোকদেরকে ডাকল আবু জিজ্ঞেস করলেন আল্লাহর নবীকে কথা বলেছেন আবু জাহের মনে করলো কাজ হয়েছে ঔষধ কাজে লেগেছে বলে হ্যাঁ হ্যাঁ তোমাকেও বলবেন বসে রেখে আসছি আবু জাহেল যখন এরকম বলল আবু সিদ্দিক বললেন না আমি তোমার কাছে জিজ্ঞেস করতে চাই আমার নবীজি বলেছেন কিনা আবু জাহেল বল অবশ্যই বলেছে আমি তাকে বসিয়ে রেখেছি সঙ্গে সঙ্গে আবু সিদ্দিক বললেন যদি আমার নবীজি বলে থাকে তাহলে জেনে রাখ আমি সাক্ষ্য দিচ্ছি আশাহাদু আল্লাহ ইলাহা ও আশাহাদু আন্না মুহাম্মদ আব্দুহু ও ও আবু জাহেল শুনে রেখো আমি তো এর চেয়েও আরো বেশি কিছু বিশ্বাস করি আল্লাহর নবীর কাছে প্রতি মুহূর্তে ওহি যদি নাজেল হতে পারে আল্লাহর নবী কেন আরস পর্যন্ত যেতে পারবেন না আমি বিশ্বাস করি আল্লাহ তালা আবু বকরের অন্তরকে খুলে দিল আবু জাহেদের ঔষধ কাজে লাগলো না আল্লাহর নবীর কাছে ওহির মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন আফামান সারা হাল্লাহ ইসলামে তাহু আলা নূর আল্লাহ রব্বুল আলমিন যেই ব্যক্তির অন্তরটাকে খুলে দেন ইমান গ্রহণ করার জন্য তার অন্তরের মধ্যে কোনো প্রশ্ন থাকবে না কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না সে সত্যকে গ্রহণ করে নিবে আর যাদের মনের মধ্যে বাঁকা আছে তাদেরকে যত বুঝানো হয় কোনো কাজে আসবে না আবু জাহেলের বুঝে আসবে না কিন্তু আবু বকর সিদ্দিক বুঝে এসেছে বিশ্বাস করে নিয়েছেন ও আমার ভাইয়েরা আল্লাহর হুকুম যখন আসবে তখন কোন রকম প্রশ্ন দ্বিধাদ্বন্দ্ব ছাড়া সম্পূর্ণরূপে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান এই কারণে আবু বকরকে সিদ্দিক বলে নাম রাখা হয় জোরে বলুন সুহার আল্লাহ আবু বকর সিদ্দিক হয়ে গেল বিশ্বাস করার কারণে আর আবু জাহেল বিশ্বাস না করে আবু জাহেল হয়ে গেল মূর্খের পিতা হয়ে গেল এজন্য মনে রাখতে হবে আল্লাহর নবী সাল্লাহ সাল্লামকে এখন পরীক্ষা করবে তারা আচ্ছা ঠিক আছে সব জড়ো করে ফেলেছে কেউ উপহাস করতে লাগলো মজাক করতে লাগলো বলে আচ্ছা বলো দরজা কয়টা জানালা কয়টা এটা কি বলতে পারে আমি এই মসজিদে কতদিন থেকে আসি কয়টা দরজা বলতে পারবো তারপরেও তারা প্রশ্ন শুরু করলো আল্লাহ রাব্বুল আলমিন এবারে আল্লাহর নবীর সামনে বাইতুল্লাহটাকে ধরে রাখলেন বাইতুল মুকাদ্দাসকে হাজির করে দিলেন আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের দিকে নজর করে করে ওদের প্রত্যেকটা উত্তর ঠিক মতো দিচ্ছিলেন জোরে বলুন সুহান আল্লাহ এরপরে আল্লাহর নবী আরো কিছু বললেন যে দেখো তোমাদের একটা কাফেলা আমি আসতে দেখেছি তোমাদের মক্কায় একটা ব্যবসায়ী দল সামনে গিয়েছে ওখান থেকে আসতে শুরু করেছে সাদা উঠ সামনে ছিল ওটা পা ভেঙে গেছে আর একজনের পেয়ালা হারাই গেছে তারা তালাশ করতেছে দেখো এই কাফেলা যখন আসলো তারা দৌড়ে গেল তাদের কাছ থেকে জানলো এগুলো হাদিস এখানে আছে তাফসির এমনি কাসির এতক্ষণ যা বলছি প্রায় সবগুলোই আছে এইভাবে আল্লাহ রসুল মেয়েরাজের আলোচনা করলেন এর মধ্যে অনেক কিছু বানাওটি ইচ্ছা আছে আমাদের দেশে অনেক তাফসিরে বাংলা দেখবেন মারিফুল কোরআনেও আছে আমি একদিন ক্যাসেট শুনতেছিলাম অজ মাহবিলের সিজন আসলে তো সবসময় গাড়িতেই থাকি এখন না একটু ফ্রি গাড়িতে থাকি এমনি গাড়ির প্যান প্যানানি গান গায় রাত্রে নাইট কোচগুলো গান ছেড়ে দেয় তো গান ছাড়লেও বললাম যে গানটা বন্ধ করো এখন কেউ হুজুর একটা ওয়াজ লাগাই তখনই সন্দেহ হচ্ছিল যে কোন ওয়াজ লাগাই এরা আবার কি জানে লাগাইল এক বক্তার ওয়াজ সেই বক্তার ওয়াজে চলছিল মেয়েরাজের বয়ান ওই মেয়েরাজের বয়ানে একটা হাদিসও নাই এতক্ষণ আপনারা যা শুনেছেন কোরআন হাদিসের বাইরে কোনো কথা ছিল প্রত্যেকটা হাদিস ধরে ধরে বলা হয়েছে আর এগো মেয়েরাজের কাহিনী শুনবেন কি মেয়েরাজের কাহিনী একজনে বিশ্বাস করে নাই স্ত্রীকে শৌল মাছ কিনে দিয়ে গেল তারপরে গোসল করতে গেছে ডুব দিয়ে হারাই গেছে একটা চরে গিয়ে উঠল এরপরে সে মেয়েরও হয়ে গেছে সৌদাগাররা ধরে নিয়ে বিয়ে করেছে এরপরে পাঁচ বছরে পাঁচটা বাচ্চা হয়েছে সাতাইশ বছর চলে গেছে এরপরে একদিন গোসল করতে আসলো আবার মেয়ের পুরুষ হয়ে গেল স্ত্রীর কাছে চলে গেল গিয়ে দেখে যে স্ত্রী এখনো মাছ কোটে জিজ্ঞেস করে তোমার মাছ করা শেষ হয় না এখনো মাছ করা কি হিসাবে তুমি এইমাত্র গেলা ওই যে আরে আমি তো মাঝখানে এই ঘটনা ঘটে গেছে আমি মেয়েরা অস্বীকার করার কারণে এটা কি এক কাহিনী লাগাই দিল শুনতে মজা আছে কানের ব্যায়াম হয় মানুষ শুনে কিন্তু কোনো সহিগুণ দলিল নাই এগুলো ভিত্তিহীন মেয়েরাজের কাহিনী আল্লাহ রব্বুল আলমিন তার নবীকে নিয়েছেন মেয়েরাজের জন্য একটা প্রধানমন্ত্রী যখন কোন রাস্তা দিয়ে যায় গাড়িগুলো বন্ধ থাকে না গাড়ি ঘোড়া যেখানে যেটা আছে ওখানে বন্ধ করে দেয় স্টপ করে দেয় চলে গেলে তারপরে আবার গাড়িগুলো চলতে থাকে ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবাহান যিনি আসমানের মালিক জমিনের মালিক চন্দ্র সূর্যের মালিক গ্রহ নক্ষত্রের মালিক তিনি যখন তার পেয়ারা হাবিবকে মেয়েরাজের জন্য ডাকলেন পৃথিবীর সমস্ত গুলোকে স্টপ করে দিয়েছেন থামিয়ে দিয়েছেন আল্লাহর নবী যেখান থেকে চলে গেছেন আবার চলে আসার পরে সেইখান থেকে চলতে শুরু করেছে আল্লাহ কাজে এইখানে কোনো যুক্তির কোনো প্রয়োজন নাই বিশ্বাস হলো আল্লাহর উপরে আল্লাহ তারা সবকিছুর মালিক আল্লাহ যখন তার নবী দেখে মেয়ের হাতে নিবেন সেই ব্যবস্থাটাও করেছেন কে এটা আমাদের পরীক্ষা ছিল এবারে আর একটা জিনিস মেয়েরাজটা আল্লাহ নবীর কি সশরীর হয়েছিল না স্বপ্নযুগে হয়েছিল এখন এটা একটা অনেকের প্রশ্ন আমার ভাইয়েরা এই আলোচনা করে আমি সাহেব দিকে যাচ্ছি ইনশাআল্লাহ কারণ মানে আলোচনা করলে আপনারা দেখবেন কি কি আলোচনা করা যেতে পারে আমি এক একটা বলতে থাকবো রাত্র চলতে থাকবে শেষ হবে না কিন্তু আমারও তো একটা সীমানা আছে বলার আরো তো বলতে হবে আর আপনাদেরও শ্রবণ করার সময় দরকার আছে এই জন্য আমার ভাইয়েরা আগামীকাল আলাদা প্রোগ্রাম আছে কাজে পারা যাবে না আমি যেটা বলতেছিলাম আল্লাহ নবীর মেয়েরাজটা সশরীরে হয়েছিল নাকি স্বপ্ন যোগে হয়েছিল অনেকে আবার মুসলমানদের মধ্যেই চিন্তা করে এটা বললে কেউ বিশ্বাস করে কি না করে সেই জন্য ইহুদি খ্রিস্টানদের খুশি করাবার জন্য এরা বলে না এই মেয়েরাজটা যোগে হয়েছিল এটা বাস্তব হয় নাই এটা আবু জাহালদের কথা কাদের কথা আবু জাহালদের কথা তাফসির ইবনে কাসির দেখবেন আল্লাহর নবীর যখন বিভিন্ন জায়গায় দাওয়াত দিচ্ছিলেন তখন বাদশাহ হেরাকেলের কাছে একদল প্রতিনিধি পাঠাইছিলেন আবু সুফিয়ান মক্কার নেতা ওইখানে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন কথা বলতে লাগলো এক পর্যায়ে বলল আচ্ছা শোনেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে সে নাকি এক রাত্রে আপনাদের এই বায়ুতুল মোকাদ্দাস এসে গেছে এটাও কি বিশ্বাস করা যায় ওই বাদশার দরবারে তার বড় বড় আলেমরাও ছিল তাদের মধ্যে একজন বলল ওই রাত্র সম্পর্কে আমি জানি বাদশাহ আশ্চর্য হলেন তোমাকে তুমি কি করে জানো বল দেখো আমার দায়িত্ব হল প্রতি রাত্রে বাইতুল মোকাদ্দাসের মানুষজন চলে গেলে দরজা বন্ধ করে চলে যাওয়া ওই রাত্রে আমি বাইতুল মোকাদ্দাসের দরজা বন্ধ করতে পারছিলাম না কোন ক্রমেই দরজা সরাতে পারছিলাম না এজন্য আমি মিস্ত্রি ডেকে আনলাম ওরা এসে সব লোকে চেষ্টা করলো কাজ হলো না মনে হলো যেন পুরো দেওয়ালটা দরজার উপরে বসে আছে সরাতে পারলাম না আমরা চলে গেলাম দিনের বেলা দেখা যাক কি করা যায় কিন্তু সকালবেলা এসে দেখি দরজা আগের মতো লেগে আছে তখনই বুঝতে পেরেছিলাম এই রাত্রে কোনো মহান ব্যক্তিত্বের এখানে আগমন ঘটেছিল সেই কারণে আল্লাহ তারা দরজা বন্ধ করতে দেয় নাই আমি আরো লক্ষ্য করেছি যেই পাথরটার সঙ্গে নবীরা তাদের বাহনগুলো বাঁধতেন ওইখানে একটা জানোয়ার বাধা ছিল মনে হচ্ছিল আমার তখন থেকেই একটা তালাশ ছিল যে কোনো মেহমান এসেছিল এখানে আমি তালাশ করতেছিলাম কিন্তু কোনো সমাধান পাচ্ছিলাম না আজকের এই মুসলমানদের কথায় প্রমাণ হয়ে গেল ওই লোকটা ছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ও আমার ভাইয়েরা আল্লাহ নবীর মেয়েরাজটা স্বপ্ন যুগে নাকি বাস্তবে হয়েছিল আল্লাহ নবীর মেয়েরাজ সশরীরে হয়েছিল এর আমি সাতটা দলিল দেবো কয়টা দলিল সাতটা প্রমাণ পেশ করব এক নাম্বার হলো এটা একটা মৌজেজা স্বপ্ন যুগে যদি হতো তাহলে মৌজেজা হতে পারে না স্বপ্ন তো অনেক কিছুই দেখে স্বপ্নে আপনার আমরা কত দেখি ছোটবেলার স্বপ্নে একরকম এই যে হেলিকপ্টার উঠতেছে আকাশে আইসা আমাকে চাপা দিচ্ছে আমি নত হচ্ছি সর ওটাও চাপা দিচ্ছে আসলে না ছোটবেলার স্বপ্ন বড় হলে আর একটা স্বপ্ন দেখে মানুষ স্বপ্ন কত কিছু আকাশে উড়ে কত কিছু দেখে এটা যদি স্বপ্নই হতো তাহলে এটা কোনো মৌজেজা ছিল না যেহেতু এটা মৌজেজা কাজে বুঝতে পারে স্বপ্ন ছিল না বাস্তবই ছিল দুই নাম্বার হল আল্লাহ তালা এই আয়াত দিয়ে শুরু করেছেন সুবাহানা সুবাহানা শব্দটাকে আল্লাহ ব্যবহার করেন আশ্চর্যজনক অলৌকিক কোনো কিছু বয়ান করার জন্য মেয়েরাজ যদি সশরীরে না হতো স্বপ্ন যুগে হতো তাহলে আল্লাহ রাব্বুল আলমীর শুরুতে সুবাহানা শব্দ ব্যবহার করতেন না এতে আশ্চর্যের কিছু থাকে না যখন সুবাহানাকে ব্যবহার করেছেন তাহলে বোঝা গেল মেয়েরাজটা কি হয়েছিল সশরীরে হয়েছিল তিন নম্বর হল এখানে বলা হয়েছে সুবাহান আল্লাদি আসরবি আব্দিহি আব্দিহি যিনি তার আব্দকে ভ্রমণ করিয়েছেন আব্দ মানে গোলাম গোলাম কি রুহের নাম না দেহ সহ সবটার নাম গোলাম কাকে বলে খালি রুহু এটা গোলাম বলে না বরং যদি দেহ এবং রুহু পুরোটা হয় তার নাম কি গোলাম আল্লাহ তালা যখন বললেন আসরাবে আব্দিহি যিনি তার গোলামকে ভ্রমণ করিয়েছেন এতে বোঝা গেল যে সশরীরে দেহ এবং রুহু পুরা সহ সশরীরে মেয়েরাজ হয়েছিল চার নম্বর আল্লাহর নবী যখন মেয়েরাজ থেকে আসলেন আবু জাহেলরা অস্বীকার করলেন যদি মেয়েরাজটা সশরীরে না হতো তাহলে আবু জাহেলদের অস্বীকার করার কোন কারণ ছিল না আল্লাহর নবী প্রথম যখন উম্মেহানিকে বললেন যে আমি এই রাত্রে এই কাজ করেছি উম্মেহানি তখন বলেছিল খবরদার আপনি কাউকে বলেন না তো যদি এটা এমন কোন বিষয় হতো স্বপ্নের বিষয় হতো তাহলে বলতে নিষেধ করতেন না বোঝা গেল সশরীরে মেরাজ হয়েছিল এই কারণে উম্মেহানি বুঝতে পেরেছিল এটা বললে পরে কাফেররা বিশ্বাস করবে না মজাক করবে সেজন্য তিনি বলতে নিষেধ করেছিলেন এটা ছয় নম্বর কারণ সাত নম্বর কারণ হচ্ছে আবু জাহেল যে মজা করলো আর আবু বকর যে বিশ্বাস করলো আবু বকর বিশ্বাস করার কারণে তাকে সিদ্দিক উপাধি দেওয়া হলো আল্লাহ আয়াত নাজির করলেন এটা যদি মেয়েরা সশরীরে না হতো তাহলে এত কিছু হওয়ার কোনো কারণ ছিল না অতএব বুঝার মেয়েরাজটা ছিল কিসে সশরীরে এবং সজাগ অবস্থায় যুগে নয় সশরীরে সজাগ অবস্থায় আল্লাহ রব্বুল আলমের এই মেয়েরাজের ব্যবস্থা করেছিলেন এই মেয়েরাজের মধ্যে শিক্ষা হলো আমরা অনেকগুলো জিনিস আকিদের বিষয় ছিল যে আল্লাহ সুবাহান হুয়া তালা এই মেয়েরাজে প্রত্যেকটা আসমানে আল্লাহর নবীর জন্য দরজা খুলতে বলা হয়েছে বোঝা গেল নবীর জন্য যখন দরজা খুলতে বলা হয়েছে এখন যদি কোনো ব্যক্তি বুজুর্গের কেরামত বয়ন করতে গিয়ে বলে হাসান বস্রি রাবে বস্রি পলাপলি খেলতে গিয়ে আজ আকাশের আরসের তলে গিয়ে পলাপলি খেলায় বিশেষ করা যাবে নবীর জন্য দরজা খুলতে হয়েছে আর ওনাদের দরজা খোলা লাগে না এক লাফে কোথায় চলে গেছে আরো সে চলে গেছে এগুলো ভুয়া কাহিনী এটা আমরা বুঝলাম আমরা আরো বুঝলাম যে আল্লাহ তারা কোথায় আছেন আরো সে আছেন কিভাবে আছেন তা আমরা জানি না পদ্ধতি জানি না ইমান রাখতে হবে বিশ্বাস করতে হবে আল্লাহ তালা আরো সে আছেন এটা কারণেই আল্লাহ রসুল মেরাজে গিয়েছিলেন মেরাজ থেকে আল্লাহ তালা রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা আটটা জিনিস দান করেছেন বিশেষভাবে এটা আমাদের পালন করতে হবে বিশেষ করে সালাদ আমাদের পাঁচক্ত নামাজ পড়া এটাই মেয়েরাজের শিক্ষা যারা মেয়েরাজের নামাজ তালাশ করে মেয়েরাজের রোজা তালাশ করে তাদেরকে বলে দিবেন যে মেয়েরাজের আলাদা কোনো নামাজ আছে রোজা আছে এটা আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যিনি মেয়েরাজে গেছেন তিনি জানতেন না যিনি মেয়েরাজে গেলেন তিনি জানেন না যে আলাদা কোনো নামাজ রোজা আছে যে সাহাবিরাও জানেন না কোনো মহাদ্দেশিন জানেন না কোনো তার কেতাবে নাই আছে কোথায় মকসুদুল মমিনিন এরকম কিছু বই আছে বাজারে যে তাবিজের বই আছে এই সব বইগুলোতে লেখা আছে যে মনে রাখতে এগুলো তৈরি করেছে হুদি খ্রিস্টানদের দালালেরা মুসলিম জাতিকে আসল জায়গাতে সরিয়ে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 দারাজ করে দিন ইয়া আল্লাহ ছাত্র ভাইদের পড়াশোনায় বরকত দান করেন ইয়া আল্লাহ যুবক ভাইদেরকে যৌবনে আবাদত করার তৌফিক দান করেন ইয়া আব্বাল আলমিন এই মসজিদের শুরু থেকে পর্যন্ত যারা যেভাবে সাহায্য করেছে অর্থ দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে ইয়া আল্লাহ আপনি মেহরবানি করে সকলের সবগুলো কবুল মঞ্জুর করে নিন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته